পঞ্চম দার্স বাব নম্বর হচ্ছে আট হাদিস নম্বর চোদ্দ বলছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যে বাবুন মানে হাজা বাবুন এ হচ্ছে এমন একটি অধ্যায় যে হব্বু রসুল সাল্লাহ আলী সাল্লামিনাল ইমান রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত অধ্যায় হচ্ছে যে রসুল উল্লাহামকে ভালোবাসা হচ্ছে ইমানের অংশ ইমানের মধ্যে সামিল ইমানের মধ্যে যখন রসুর রসুল্লাহ ভালোবাসার সামিল তাহলে ইমান শুধু বিশ্বাসের নাম নয় এ হচ্ছে উদ্দেশ্য খণ্ডন করা বাতেল ফিরকাগুলির যারা বলেছে ইমান শুধু কিসের নাম বিশ্বাস করার নাম মুরজিয়া বলছে কি যে ইমান শুধু বিশ্বাস করলেই হয়ে যায় আবার কেউ বলেছে ইমান শুধু উচ্চারণ করার নাম সাক্ষী দিলে হয়ে যা বিশ্বাস করুক আর না করুক কথায় উচ্চারণ করে কেউ যদি লাইহাল্লাহ পড়ে হ্যাঁ তাহলে সে মুসলিম কার্রামিয়া আর একটি গুমরা ফিরকা এদের খণ্ডন যে শুধু বিশ্বাসের নামও ইমান নয় আর শুধু কালমার শাহাদাত দেওয়ার নাম শুধু ইমান নয় বরং ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যা ছাড়া ইমান কমপ্লিট হয় না সেটা ইমানেরই একটা অংশ তাহলে ইমান শুধু একটি বিষয়ের নাম নয় ইমান মুফরাত একটি বিষয় নয় বরং অনেকগুলি বিষয়ের নাম যে অনেকগুলি বিষয়কে তিনটি দিকে ভাগ করা যেতে পারে এর আগে বহুবার বলেছি একটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা তসদিক বেলজানা আর একটি হচ্ছে জবান দিয়ে সিকিউরিটি দেওয়া শাহাদাত উচ্চারণ করা আর আরেকটি হচ্ছে শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিতে যার যেটা কাজ যে অঙ্গের যেটা কাজ সেটা দিয়ে সেই কাজগুলি সম্পাদন করা আল আর আরকান বা আল আমালবিল জওয়ারে তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা ভালোবাসা হচ্ছে একটি কাজ আর এই কাজটি হচ্ছে অন্তরের কাজ তাহলে অন্তরের বিশ্বাস শুধু যথেষ্ট না অন্তরে অনেকে বিশ্বাস করে কিন্তু রসুল উল্লাহ ভালোবাসে না দিনকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে না দিনদার লোকদেরকে ভালোবাসে নাই সবগুলি হচ্ছে ইমানের অংশ তাহলে উল্লাহামকে ভালোবাসা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত যেটা কিসের কাজ অন্তরের কাজ তাহলে বুঝা গেল কাজ মানে শুধু হাতের কাজ না হাতের কাজ আছে চোখের কাজ আছে ব্রেনের কাজ আছে কলব হৃদয়ের কাজ আছে পায়ের কাজ আছে সব রকম কাজ আছে কানের কাজ আছে কান দিয়ে ভালো কথা শুনবেন খারাপ শুনবেন না যেখানে খারাপ কথা শোনানো হয় সেখানে যাবেন না ইমান ইমানের অন্তর্ভুক্ত চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন যেখানে খারাপ জিনিস দেখানো হয় বা খারাপ জিনিস দেখতে বাধ্য সেখানে যাবেন না আপনি সুতরাং এমন বিবাহ সাদিতে যাবেন না যেখানে পাপ হয় পাপ দেখতে হয় বা পাপ শুনতে হয় গান বাজনা হয় নারী পুরুষ একাকার হয়ে যায় সেই দৃশ্য আপনাকে দেখতে হয় নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে আরাম ওইসব মজলিসে যান যেখানে শিল্পের কথা হয় কানের পাপ সেগুলি আপনার শোনা যায় নয় যাওয়াজ নয় যেখানে বেদাতি আলোচনা হয় যাওয়া যায় না বেদাতি হুজুর একটু আলোচনা শুনি ইন্টারনেট একটু বেদাতি হুজুর কি বলছে শুনি আজকাল যেমন আপনাদের অধিকাংশ লোকের অবস্থা এরকম যাইজ নাই কারণ বেদাতি হুজুর কথা শুনে মনে করবেন যে আরে এতে এই যুক্তিতে হয়তো মুক্তি আছে এই এর যুক্তিতে কি আছে মুক্তি আছে অথচ তাতে জাহান্নাম আছে সুতরাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি হচ্ছে ইমানের একটা গুরুত্বপূর্ণ দিক পায়ের কাজ পা ভালো কাজে বাড়াবেন মন্দ কথায় কাজে বাড়াবেন না তো তার মধ্যে একটি কাজ রসুল উল্লাহামের ভালোবাসা যেটি হচ্ছে আমালুল কালবে অন্তরের কাজ এখন হাদিসের দিকে আসি থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন নফসি ওয়াল্লাজি ওয়াও হচ্ছে কসম শপথের জন্য আসলে ছিল উকসেম বিল্লাজি নফসি বিয়াদি সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে তিনি কে আল্লাহ জি এটাও একটা কসম করা তরিকা সেই আল্লাহর শপথ করছি সেই আল্লাহর শপথ করেছি যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই একজন লোক আল্লাহ বললো আরেকজন বিল্লাহ বললো আরেকজন তাল্লাহ বললো আরেকজন বলছে রহমানের কসম কাবার রবের কসম আর একজন বলছে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে সবগুলি কসম কিন্তু কসম কার হইতে হবে কসম হচ্ছে এবাদত সুতরাং এবাদত হবে কার জন্য আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়াহু আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্যের যদি কেউ কসম করে সেটা শির্ক হয় ছোট শির্ক আর না হলে বড় শির্ক সবার কসম আল্লাহ ছাড়া অন্যের সবার কসম বড় শির্ক নয় আবার সবার কসম ছোট শির্ক না কেউ যদি আব্দুল কাদির জিলানির কসম করে তাহলে কি বলবো এটা ছোট শির অবশ্যই বড় শির কিন্তু খাজা বাবার কসম করে কি বলবো সেই মৃতকে অসাধারণ কিছু মনে করছে তো বড় শিরকে আকবর হ্যাঁ কেউ যদি বাপের কসম বলে মায়ের কসম বলে তো কি বলবো তাকে জিজ্ঞেস করব তোমার এই কসমের উদ্দেশ্য কি বলছে মা একটু শ্রদ্ধা ভাজন হ্যাঁ, বাপ বড় আমার মুরব্বী সেজন্য তার কসম করেছি কিন্তু আল্লাহর কোন গুণ বাপকে মাকে দিই না তাহলে বলবো যে এটা সিরকে আসগার কাবিরা গোনা কিন্তু ছোট শেখ ইসলাম থেকে খারিজ হবে না কিন্তু যদি বলে বাপ মাই আমার সবকিছু হ্যাঁ বাপ মা না হইলে আমি সৃষ্টি হইতাম না তাহলে সে বড় শির করলাম সেই জন্য আমি কসম করছি তাহলে বড় শির করলাম তাহলে গায়রুল্লাহর কসমগুলিকে এভাবে বুঝতে হবে কখনো কখনো সেটা ছোট শির কখনো বড় শির সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে মানুষ কসম করে কি জন্য কি জন্য কসম করে মানুষ এমনি এমনি কিসের জন্য যেই কথাটি বলতে চাইছে সেটার গুরুত্ব দেখানোর জন্য সেটাকে শক্ত করে প্রকট করে বর্ণনা করার জন্য এই কথা বলতে চাইছেন রসুল্লাহাম তোমাদের কোন ব্যক্তি সত্যিকার মমিন হতে পারবে না প্রকৃত অর্থে মমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত হাত্তা আহাব্বা এলে যতক্ষণ আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাব আহাব্বা ইসিম তফজিল যতক্ষণ পর্যন্ত আমি অধিক প্রিয় না হয়ে যাব কার চাইতে দুনিয়ার মধ্যে মানুষ সবচেয়ে বেশি বাপ মাকে ভালোবাসে সবচেয়ে বেশি ছেলে মেয়েকে ভালোবাসে স্ত্রীর ভালোবাসা একদিন শত্রুতায় পরিণত হইতে পারে কিন্তু বাপ মা যতই খারাপ করুক না কেন কাফের মুশ্রেক হোক না কেন তবু একটা প্রাকৃতিক ভালোবাসা এই ভালোবাসা বলতে পারবেন না মানুষ হিসাবে বলতে পারবেন না এই জন্য অমুসলিমকে বাপ অমুসলিম বাপ মাকে ভালোবাসে ও অমুসলিমও ছেলে মেয়েকে ভালোবাসে না আল্লাহ না পরকাল না নেকির আশা না আর ভয় না জাহান নামের ভয় কিন্তু ভালোবাসা জি এই ভালোবাসা হচ্ছে ভালোবাসা তবে এই প্রাকৃতিক ভালোবাসা এই প্রাকৃতিক ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা হইতে হবে কার মোহাম্মদ রসুলের যেটি হচ্ছে দিনই ভালোবাসা কিন্তু সেই দুনিয়ার যত প্রাকৃতিক ভালোবাসা আছে যে ভালোবাসা ছাড়া উপায় নেই মানুষের ও ভালোবাসা অনিচ্ছাকৃত ভালোবাসা হয় ইচ্ছা করে বাপ মাকে ভালোবাসা লাগে না ইচ্ছা করে ছেলে মেয়েকে ভালোবাসা লাগে না হ্যাঁ ইচ্ছা করে আপনার বাড়ি ঘর টাকা পয়সাকে ভালোবাসা লাগে না আপনার টাকা পয়সা মালধন জমি জায়গা আপনি এমনি ভালোবাসেন আমার ইচ্ছা প্রাকৃতিক ভালোবাসা তার চাইতে বেশি দুনিয়ার যা কিছু এখানে বাপ মা বলার উদ্দেশ্য এই না যে বাপ মা ছাড়া বাকি দুনিয়ার জগতের যা কিছু আছে ওগুলো যদি রসুল্লাহর চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় বা ভালোবাসার বস্তু হয়ে যায় তাহলে অসুবিধা নাই নাকি একটা লোক বাপ মা ছেলে মেয়ের চাইতে বেশি রসুল্লাহ ভালোবাসে কিন্তু পয়সার ভালোবাসাটা ও পয়সা এক নম্বরে পয়সা তারপরে রসুলের সুন্নাথ বুঝবেন মমিন নাকি তাহলে এই দুটো কথা বলে দিয়ে বলে দেওয়া হয়েছে দুনিয়ার সমস্ত কিছুর দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে বাপ মায়ের ভালোবাসার চাইতে বেশি মানুষ বাপ মা ছেলে মেয়ের চাইতে বেশি কাউকে ভালোবাসতে পারে না সমস্ত পয়সা দেখেন বাপের চিকিৎসার জন্য মায়ের চিকিৎসার জন্য ছেলে মেয়ের চিকিৎসার জন্য স্ত্রীর চিকিৎসার জন্য যা জীবন ইনকাম করে সব কিছু লুটিয়ে দিচ্ছেন বাঁচাও কোন রকম করে করছেন না তাহলে বোঝা গেল পয়সার চাইতে বেশি ভালোবাসা বাপ মা স্ত্রী ছেলে মেয়ে এদের তাহলে ওদের চাইতে বেশি রসুল্লাহামকে যদি ভালোবাসতে হয় এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে রব্বুল আলমিনকে আল্লাহকে রবকে কারণ রসুল্লাহ ভালোবাসা কিসের জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা যদি আল্লাহ রব্বুল আলমের সাথে আমাদের সম্পৃক্ততা বা আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকতো তো রসুলের ভালোবাসাই জানতাম না আমরা সবচেয়ে বেশি ভালোবাসতো কাকে সৃষ্টিকর্তা রব্বুল আলমিনকে আর তারপরে রসুরামকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসার বাস্তবায়ন বা বাস্তব প্রমাণ হচ্ছে তার এবাদত বন্দী করা তার আদেশ নিষেধ মেনে চলা তার বিধান মেনে চলা নাজল কিছু তিনি যা বলতে বলেছেন বলবেন নিষেধ করেছেন বাস না করতে বলেছেন করবেন না না এবাদত এবাদত করে প্রমাণ করা রসুল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দেবেন ইত্তেবা অনুসরণ এবং আনুগত্যের মাধ্যমে রসুল্লাহামের অনুসরণ করবেন ফত্তাবিউন আর কি করবেন হ্যাঁ এর আল্লাহ রসুলকে মানলে বা রসুল আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য আল্লাহকে মানা হয় রসুল্লাহ কথা শুনবেন আর মানবেন আসাম ও আত্ম শুনতে হবে মানতে হবে এটা প্রথম হ্যাঁ, আল্লাহর কথা আর তারপরে রসুল্লাহামের আদর্শ তারপরে বাপ মায়ের কথা শুনতে হবে মানতে হবে তারপরে সরকারের কথা শুনতে হবে মানতে হবে যদি সেই কথাগুলি ওহির বিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে যদি আল্লাহ এবং রসুলের নাফারমানি করে কারো কথা মানতে হয় বাপ মায়ের তাহলে তখন মানা যাবে না তখন সরকার কথা মানা যাবে বাকি যতক্ষণ পর্যন্ত বিরোধ সৃষ্টি করছে না যেসব বিষয়গুলিতে বিরোধ নেই জায়েজ অসুবিধা নেই এগুলো গঠনমূলক বিষয় এগুলি মানলে জনগণের উপকার রয়েছে দেশের উপকার রয়েছে আমার মতো বহু মানুষের বা আমার উপকার রয়েছে এইসব স্বার্থেই এইসব আইন কানুন তৈরি করা হয়েছে যেগুলি রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ে আসা বিধানের বিরোধী নয় সেগুলির ক্ষেত্রে আপনাকে শুনতে হবে মানতে হবে আসাম বহু হাদিস রয়েছে ভাই আনা রসুল আল্লাহ আল্লাহামে অর্থ আমরা শুনবো আর কি করব মানবো তাহলে শুনতে হবে আর মানতে হবে এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান তো বলছিলাম যে রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসার প্রমাণ দিতে হবে মৌখিক ভালোবাসা নয় আর ভালোবাসার প্রমাণ এই নয় যে নবী সাল্লামের নাম আসলে একটু চুমু খাওয়া হ্যাঁ রসুল্লাহাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে হ্যাঁ সিরকের গর্তে লিপ্ত হওয়া বিদাতের গর্তে লিপ্ত হওয়া রসুল্লাহ ভালোবাসি সেই জন্যই তো রসুলকে আলেমুল গাইব বলি হাজির নাজির বলি সিরক করলেন আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি রসুল্লাহ ভালোবাসি সেই জন্য বারোরে বলেন ঈদে মিলাদুলনবী আমাদের সবচেয়ে বড় ঈদ আপনি বেদাত বেদাত করে আপনি গুমরা হয়ে গেলেন জাহান নামে চলে আর এক গর্তে পড়লেন আপনি উঠে এসেছিলেন মুসলিম হয়েছিলেন কিন্তু আর এক গর্তে পড়ে আপনি মুসলিম হয়ে যে জান্নাত পাবেন এই জান্নাতের আশা নিরাশায় পরিণত হয়ে গেল আপনার তো রসুল উল্লাহ ভালোবাসার বাস্তব প্রমাণ দিতে হবে যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়া আদেশ করেছেন পালন করা নিষেধ করেছেন বিরত থাকা হ্যাঁ, রসুল উল্লাহামের ভালোবাসার এইসব প্রমাণগুলি দিতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ রসুল উল্লাহামের ভালোবাসা সেজন্য বেশি বেশি তার জন্য দোয়া করেন তার জন্য দোয়া হচ্ছে দুরুদ সালাম দোয়া দরুদ সালামটা নবীর তরিকায় একটা হচ্ছে নবীর তরিকা একটা হচ্ছে মানুষের তরিকা কোন তরিকা রসুলের ভালোবাসা প্রমাণ করে নবীর তরিকায় আমি চলবো এটা হচ্ছে রসুলের ভালোবাসার প্রমাণ আর বলছে আমাদের মুরব্বীরা এইসব দুরুদগুলি আমাদেরকে তালিম দিয়েছেন শিখিয়ে দিয়েছেন আরে তো মুরব্বীদের ভালোবাসা আপনার কাছে বড় কিন্তু আপনি রসুল্লাহামের ছেড়ে যাওয়া সন্ন্যতি দুরুদগুলি পড়বেন বেদাতি দুরুদ থেকে বাঁচবেন বেদাতি জিকির থেকে বাঁচবেন বেদাতি অজিফা থেকে বাঁচবেন এটা হচ্ছে রসুল্লাহ ভালোবাসার প্রমাণ তো <clears throat> হাত্তা কোন আহাব্বা ইলে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাবি ওয়ালেদি তার ওয়ালেদ ওয়ালেদের শাব্দিক অর্থ হচ্ছে জন্মদাতা জন্মদাতা যেমন বাপ যদি এখানে মোজাক্কার পুরুষ লিঙ্গ রয়েছে মানে বাপ শুধু হয় কিন্তু ওয়ালেদের মধ্যে এখানে ওয়ালেদা মাও সামিল হ্যাঁ ওয়ালেদ বলে এখানে ওয়ালেদাইন মাতা পিতা দুইজনকে উদ্দেশ্য করা হয়েছে মাতা পিতার চাইতে ওয়ালাদেহি এবং তার সন্তান ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়েছে সে জন্ম দিয়েছে ওয়ালাদ ছেলেও হইতে পারে আবার মেয়ে হইতে পারে বর্তমান আরবি যে প্রচলিত আরবদের মাতৃভাষা এখানে ওয়ালাদ মানে ছেলে সন্তান এটা ভুল তাদের এটা কি তাদের ওয়ালাদ ছেলেকেও সামিল মেয়েকেও সামিল আর ইবন মানে ছেলে সন্তান আর বিন্তুন মানে কন্যা সন্তান কথা বোঝা গেছে হ্যাঁ। তারপরে আরেকটি হাদিস হাদিস নম্বর পনেরো এটি আনাস রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস একই একটু বাড়তি ওতে বাক্য রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন কালা রসুল্লাহ সাল্লাম আনাস বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন লাউ মেনু আহাদুকুম তোমাদের কোনো ব্যক্তি অতক্ষণ খাঁটি মমিন হবে না মমিন হবে না মানে কাফের নাই এখানে কি হবে না মমিন কামেল হইতে পারবে না যদি মোটেই ভালোবাসা না থাকে ঘি না থাকে তাহলে একেবারে মমিন মুসলিম হইতে পারবে না আর যদি ভালোবাসা আছে কিন্তু দুনিয়ার ভালোবাসা রসুল্লাহামের এবং রসুল্লাহাম আদর্শে রসুল্লাহ সাল্লামের ছেড়ে যাওয়া দিনের এবং রসুল্লাহ সাল্লামের এবাদত বন্দীর চাইতে বেশি ভালোবাসা প্রাধান্য পেয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ ফজর আখ্যানে দুই ভালোবাসার লড়াই শুরু হলো দুই ভালোবাসার লড়াই শুরু হলো ফজর আখ্যানে কথা বোঝা গেছে এক হচ্ছে ঘুমের ভালোবাসা নিদ্রা খুব চাপছে আরে এই সময় কেউ যদি আমার ঘুম ভাঙায় লাট জ্বালে মাথা খারাপ হয়ে যায় বলে না বলে না অনেকে কেউ বলে কেউ ভিতরই রাখে ঘুম চাপছে ওই সময় কেউ যদি লাইট জ্বালিয়ে দেবে কথা বলে তো কি যে কষ্ট লাগে কিসের কিসের জন্য নিদ্রার ভালোবাসা এই নিদ্রার আসক্তি এই ভালোবাসা আর আরেক ভালোবাসা হচ্ছে আপনার ফজরের সালাত নামাজের ভালোবাসা দুই ভালোবাসা এখন তুলনা করে দেখতে হবে কোন ভালোবাসা এখানে বিজয় লাভ করছে আপনার জীবনে যদি দেখা যায় যে ঘুমের ভালোবাসা বিজয় লাভ করলো তাহলে আপনার দিন সেখানে পরাজিত হয়ে গেল আসার আল হায়াতার দুনিয়া ফাইনাল জাহিমাহি আল মাওয়া আম্মা পাড়ার সুরার একটি গুরুত্বপূর্ণ আয়াত শুনে রাখো ভালো করে আল্লাহ বলছেন ফাহ্মামান তাকা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আল্লাহর সীমানা পার করে গেল ও আসার আল হায়াত দুনিয়া পার্থিব জীবনের বিষয়গুলিকে কি করলো প্রাধান্য দিয়ে দিলা এখানে প্রাধান্য পেল আপনার কাছে নিদ্রা ঘুমিয়েই থেকে গেলেন সূর্য উঠিয়ে দিলেন জামাত ছেড়ে দিলেন হ্যাঁ নামাজ পড়লেন না আপনি নামাজ পড়তে জামাতে গেলেন না আপনি আসারাল হায়াতার দুনিয়া নিদ্রা প্রাধান্য পেয়ে গেল আপনার ফজরের সলাতের ভালোবাসার উপর রসুল্লাহ সাল্লামের চক্ষু শীতল হইতু জহিলা কুর্রাত আইনি ফিসালা নামাজে আর আপনার চক্ষু ঠান্ডা হয় ঘুমে না হলে চোখ জলে আপনি পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে দিলেন সুতরাং ফাইনাল জাহিমাহি আল মাওয়া হচ্ছে বাসস্থান কত শক্ত আয়াত চিন্তা করুন তো দেখি ফজরের সময় বোঝা যাচ্ছে আপনার হ্যাঁ যখন একটা নামাজের রক্ত পার হয়ে চলে গেল সূর্য ডুবে গেল আসলে নামাজ পড়লেন তখনই বোঝা যাচ্ছে তখন এশার নামাজ পার হয়ে চলে গেল ঘুমিয়ে গেলেন আপনি এশার নামাজ পড়লেন না আপনি তখনই বোঝা যাচ্ছে যে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন নাকি আপনি আপনার দিনকে প্রাধান্য দিচ্ছেন এতেই আপনার চূড়ান্ত ফয়সালা হয়ে যাচ্ছে যে ফাইনাল জাহিমাহি আলমাওয়া জাহান্নাম বাসস্থান নাকি জান্নাত আপনার বাসস্থান সহজ কথা সহজ কথা হেদায়তের জন্য বেশি লাগে না একটা আয়াত দিয়েও অনেক মানুষই হেদায়ত পেতে পারে যদি হেদায়ত নিতে চায় আর গোটা কোরআন বারবার খতম করেও হেদায়ত পাবে না যদি হেদায়ত নিতে না চাই হোদাল্লিল মুত্তাকিনের জন্য বলা হয়েছে আল্লাহ ভিরুতা যদি থাকে বাঁচার মন মানসিকতা তা মানে বাঁচা বাঁচার মন মানসিকতা যদি থাকে তাহলেই জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবেন আর বাঁচার মন মানসিকতা নেই হ্যাঁ শরীরের চাহিদা পূরণ করা কুপ্রবৃত্তির অনুসরণ করাই যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে তাহলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যাবে না <clears throat> বলছেন কতক্ষণ তোমাদের কেউ খাঁটি হবে না হ্যাঁ তাকুন যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হয়ে ওয়ালে তার পিতার চাইতে তার ছেলে মেয়ের চাইতে অন্যাসে আজমাইন আর সমস্ত মানুষের চাইতে এখানে তাহলে বাড়িয়ে তাহলে আর একটা বাক্য কি অন্যাসে আজমাইন আজকালকার যুগটা হচ্ছে কিন্তু পয়সার ফিতনার যুগ আর বিশেষ করে রসুল্লাহ একটি হাদিস রয়েছে লেকুল্লে উম্মাতিন ফিতনা প্রত্যেক জাতির জন্য একটা বড় ফিতনা ছিল ওয়া ফিতনা তো উম্মাতি আলমাল আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদের আসক্তি পয়সার মরিয়া হবে পয়সার জন্য জান দিয়ে দিবে পয়সার জন্য জান মেরে দিবে কারো পয়সার পিছনে খুব ছুটবে আর বিশেষ করে এই যুগটা এই যুগ যাতে আত্মীয়তার খাতির আর কি বলছে যেটা আপ্যায়ন সবকিছুই কিসের গরজে পয়সার গরজে যার সাথে পয়সার সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য তার কাছে কিছু পাওয়া যাবে তার খরচ পাওয়া যাবে তার সাথে বন্ধুত্ব তার সাথে খাতির তাকে খাওয়ায় কাকে খাওয়ায় যার কাছে খেতে পায় যে আমি যদি ওকে দশ টাকা খরচ করে খাওয়াই ও পঞ্চাশ টাকা খরচ করে খাওয়াই একবার খাওয়াই তো তিনবার খাওয়াই ওকে খাওয়াবে গরিবকে আজকাল মানুষ খাওয়াইতে চাই না অভাবীকে দিতে চাই না জি আর পয়সার স্বার্থ ছাড়া নিজের মায়ের পেটের ভাই বোনকেও চেনে না আর বাপ মাকেও চেনে না অচেনা করে দেয় জি পয়সার স্বার্থ দুনিয়ার স্বার্থ জি হ্যাঁ এই ফেতনার যুগে মনে রাখতে হবে যে কারো কাছে যদি ধনের আসক্তি ধনের ভালোবাসা রসুর উল্লাস ভালোবাসার কাছাকাছি চলে যায় তাহলে জানতে হবে যে সে ফেতনায় পড়ে গেছে সে ফেতনায় পড়ে গেছে তার ইমান ভালো নেই নেই মোটেই নেই অথবা আছে কিন্তু দুর্বল ইমান খোঁড়া ইমান এই ইমান দিয়ে জাতের আশা করা যাবে না নয় নম্বর অধ্যায় ইমাম বখারি রহমতুল্লাহ আলী বলছেন বাবু হালাওয়াতিল ইমান এই অধ্যায় হচ্ছে ইমানের স্বাদ সম্পর্কে হালাওয়া হালুয়া থেকে হালুয়া তো বুঝেনি বাংলাতে হালুয়া বলেন আর আরবিরা কি বলে হালাওয়া বলে হালাওয়া জি হালাওতুন মানে কোনো কিছুর স্বাদ হ্যাঁ? মিষ্টান্ন যেটাকে বলা হয় মিষ্টান্ন মিষ্টি স্বাদ তো মিষ্টি স্বাদ এটা হচ্ছে অনুভূত জিনিস যেটা জবান দিয়ে মানুষ জিভা দিয়ে অনুভব করে যে কোনটা মিষ্টি না খাট্টা না টক না কি অনুভব করে এইখানে রূপক অর্থে মাজাজি অর্থ রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ইমানের হ্যাঁ, মিষ্টান্নতা বা ইমানের স্বাদ ইমানের স্বাদ ইমানের স্বাদ আছে কিন্তু এইটা জিভার স্বাদ নয় যে ইমান এমন একটা জিনিস যে জিভাতে দিলে যেমন চিনি দিলে রসগোল্লা দিলে মিষ্টি বোঝা যায় তো ইমান ওইরকম বোঝা যাবে না জিভার স্বাদ না সেটা হচ্ছে অনুভূত স্বাদ সেটা অন্য কিছু দিয়ে অনুভব করা যায় জিভা দিয়ে অনুভব করা যায় না সেটা হচ্ছে ইমানের স্বাদ ইমানের মজা এবাদতের মজা জি জকুলে বাধা এবাদতে কাউকে মজা লাগে কাউকে ভারী লাগে কাউকে সিজদা লম্বা সিজদা করতে ভালো লাগে কাউকে এক মিনিট বরদাস্ত হয় না যদি এমামে এক মিনিট দেরি করে দেয় মুয়াজ্জানি এক মিনিট একামতে দেরি করছে ওই দিক ঘড়ি টন টন করে বাজছে যে একামতের টাইম হয়ে গেছে সমস্ত মসজিদের মুসল্লি গড় গড় করে তাকাচ্ছে একবারে গরম চোখ নিয়ে মোয়াজেনের দিকে যে কিরে একামত কিনে দেয় না কি এটা তার মানে এরা মজা পায় না মসজিদে থাকার মজা পায় না এবাদতের মজা পাই না ইমামের সাথে বাধ্য ছিল ইমাম যেভাবে যদিও আজকালকার ইমামরাও তো তিন তসবির বেশি পড়ে না ইল্লাম রাহিম আল্লাহ তো তারপরে দেখবেন সালাম ফিরার পরে যে সন্ন্যত শুরু করলো আরে বাপরে হ্যাঁ যে কাকও ঠোকর দিয়ে পারবে না নাকরাতুন কেন বলেছেন যে কিছু লোকের নামাজ হবে কাকের ঠোকর মারার মতো কাকে ধাই ধাই ধাই ধাই ধাই ধাই করে সালাম সোননাথ পড়ে নিয়ে চলে গেলাম সংখ্যায় আবার কম করবেন আমাদের দেশীয় নামাজ হলে তো সংখ্যায় কম করবেন না হ্যাঁ, সংখ্যায় জোহরে হ্যাঁ, আট রাকাতই সন্ন্যাত আর কত যে নফল পড়লো এর সাথে তো সতেরো রাকাত কিন্তু সতেরো রাকাত আর আমার সাত রাকাত আমার সাত রাকাত পড়েও আমি শেষ করে মসজিদ থেকে বেরোতে পারি না আর ওর সতেরো রাকাত শেষ হচ্ছে কাকের ঠোকর দেওয়া এই ঠোকর মারা নামাজে কোনো কাজ হবে না কি বলছিলাম এরা স্বাদ পায় না আসলে আসল হচ্ছে ইমানের স্বাদের বিষয় বলছে ইমানের স্বাদ ইমানের স্বাদ হচ্ছে যে আমি একজন মমিন মুসলিম সুতরাং আমার মনে আমার ইমান ইসলাম নিয়ে বড় একটা শান্তি আছে মনের শান্তি মনের তৃপ্তি জি হ্যাঁ যে আমি যতই জুলমের শিকার হই আর যতই কমজোর হয়ে আজকে সারা বিশ্বে মুসলিমরা কত কমজোর আর কত মার খাচ্ছে কত হতাহত হচ্ছে আর যেখানে সেখানে ইসলামের জন্য কষ্ট পেতে হচ্ছে দাড়ির জন্য কষ্ট পেতে হচ্ছে টাকনার উপরে কাপড় সেজন্য কষ্ট পেতে হচ্ছে ঢিলা ঢালা কাপড় সেজন্য কষ্ট পেতে হচ্ছে আর তারপরে কত কথা শুনতে হচ্ছে বোরখার জন্য কষ্ট পেতে হচ্ছে যাবের জন্য কষ্ট করতে হচ্ছে কিন্তু বোরখা পরেও স্বাদ পাচ্ছে একজন হ্যাঁ দিনদার বোন জি এটা হচ্ছে ইমানের স্বাদ ইমানের মজা জি কষ্ট পেয়ে মজা লাগছে এমনকি ইমানের কারণে যদি মারখিত হয় কাফের কাছে বা জালেমের কাছে তবু মজা লাগছে যেমন বেলালকে মজা লাগছিল আম্মারকে মজা লাগছিল সোমাইয়াকে মজা লাগছিল আর তারপরে কে মজা লাগছিল হ্যাঁ আহাদ আহাদ সই করছিলেন যত মারো না কেন আমাকে আরো ভালো লাগছে এটা হচ্ছে ইমানের স্বাদ ইমানের স্বাদ এটা হচ্ছে হালাওয়াতুল ইমান এক হাদিসে আর এক হাদিসে রয়েছে জাকাত আমাল ইমান ইমানের স্বাদ মজা ওই ব্যক্তি পেয়ে গেল মান রাজিয়া বিল্লাহ রব্বান নবীল ইসলামে দিনান ও মোহাম্মদ সাল্লাম ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যে আমি রব তোমাকে চিনতে পেরেছি তোমার সাথে আমার পরিচিতি হয়েছে তোমার সাথে আমার যোগাযোগ আছে ব্যাস স্বাদ এর চেয়ে বড় মজার জিনিস আর কিছু নেই মান রাজিবুল্লাহ রব্বান আর এতে সন্তুষ্ট আমি আমি না খেয়ে থাকলে সন্তুষ্ট আল্লাহ আমি অসুস্থ থাকলেও তোমার উপর সন্তুষ্ট নারাজ না যে তুমি আমাকে অসুখ রেখেছ বালা মুসিবতে রেখেছ সন্তুষ্ট যে তোমাকে তোমাকে চিনতে পেরেছি বহু মানুষ চিনতে পারেনি তোমাকে বহু মানুষ তোমার সাথে দুশ্মনী রাখে তোমার দিনের সাথে দুশ্মনী রাখে আলহামদুলিল্লাহ তোমাকে আমি ভালোবাসি জি এটা হচ্ছে ইমানের সাদাকাতমাল ইমান মানদেবিল্লাহ রব্বা অবিল ইসলামে দিন আর ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে জি সে রাজি হয়ে গেছে আল্লাহ আমাকে মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইমান ইসলাম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে নামাজ দিয়েছেন আমাকে জাকাত দিয়েছেন আমাকে হজের তরিকা দিয়েছেন অমরা দিয়েছেন কাবা ঘরের জিয়ারতের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে সেজদা করার তৌফিক দিয়েছেন আমাকে কাফের ঘরে পয়দা করেননি আমি জন্মসূত্রে আমার দিন ইসলামটাই পেয়েছি আমি হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে পয়দা হইনি এতে খুব সন্তুষ্ট সে সেই ব্যক্তি কি পাবে ইমানের মজা তাম ইমানের স্বাদ পাবে অবে মোহাম্মদিন আর মোহাম্মদকে নবী হিসেবে শেষ নবীর যে উম্মত হইতে পেরেছে এতে যদি সে সন্তুষ্ট হয়ে যায় যে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু পাইনি আমি এই তিনটি নিয়ামত আমার ওপর সবচেয়ে বড় নিয়ামত রবের সাথে আমার সম্পর্ক দিনের সাথে আমার সম্পর্ক আর রসুলের সাথে আমার সম্পর্ক এই তিনটি প্রশ্ন তো আমার মতের পরে করা হবে মান রাব্বোকা মা দিনোকা মান তিনটি প্রশ্ন আমাকে করা হবে তিনটি প্রশ্ন আমি উত্তর দিতে পারবো কারণ এতে এই তিনটাতে আমি মজা পেয়েছি তিনটাতে আমি দুনিয়াতে খুব মজা পেয়েছি সেজন্য আমার জন্য কবরের জবাব দেওয়া কোনো ব্যাপার না সহজ সহজেই জবাব দেওয়া কিন্তু যেই ব্যক্তি এই তিনটি বৈশিষ্ট্য রাখে না রবের উপর সন্তুষ্ট হইতে পারে রবের সাথে তার সম্পর্ক দুর্বল দিনের সাথে সম্পর্ক দুর্বল রসুলের সাথে সম্পর্ক দুর্বল শিরমেদাতে জড়িয়ে আছে বেদিন বেনামাজি আধা নামাজি হয়ে আছে আরামে ডুবে থাকছে দিনের কথায় কোনো পরোয়া নেই দুনিয়া নিয়ে মেতে আছে সেই ব্যক্তি কবরের জীবনে ফেসে যাবে সেই ব্যক্তি হাসর মাঠে ফাঁসবে বাকি লোকেরা ফাঁসবে না সহজ দিন খুব ওই হাদিসটিকে এই হাদিসের সাথে লাগিয়ে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বিষয়টি কমপ্লিট হবে বা পারফেক্ট হবে জি হ্যাঁ বলছেন এখন হাদিসে আসি হাদিসে আসি আনাস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলছেন বলেছেন তিনটি বৈশিষ্ট্য আছে গুণ আছে যার মধ্যে সেই তিনটি বৈশিষ্ট্যের সমাবেশ ঘটবে যার মধ্যে এই তিনটি গুণ থাকবে ওয়াজাদা হেলাওয়াত আল ইমান সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ইমানের মজা পাবে ইমানের মজা বলতে শুধু একটা কথা বলছিলাম কি যে মনের শান্তি শুধু মনের শান্তি নয় আপনার মনের শান্তি তারপরে কষ্টের সময় ধৈর্য ধারণ সহজ হয়ে যাওয়া সামান্য কিছু একটু সুখ পেলে অনেক লোক সুখী আমার চাইতে বহু লোক সুখী আছে আমার চারপাশে সবাই আমার চাইতে আপনার চাইতে বেশি সুখী কিন্তু আমি সামান্য একটু সুখ পেয়েছি ডাল ভাত পেয়েছি আলহামদুলিল্লাহ দিনে তিনবার সকালে একটু নাস্তা খেয়েছি দুপুরে আবার খাবো রাত্রে খাবার ব্যবস্থা আছে এতে আমি আল্লাহর অন্তর থেকে সুক্রিয়া আদি করছি এই যে মজা এই যে মজা এই মজাটা কারা পাবে যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে যা এই হাদিসে বর্ণিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমরা যেন ভালো করে বুঝে নিজের মধ্যে নিয়ে আসতে পারি বলছেন রসুল্লাহাম প্রথম বিষয় হচ্ছে প্রথম গুণ হচ্ছে তার কাছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ এবং রসুল বাদ দিয়ে পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে তার চাইতে বেশি যেন আল্লাহ এবং তার রসুল সাল্লাম কি হয়ে যায় আহাব বা অধিক প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে যে কেউ বলতে শুধু মানুষ জিন আর মালাইকা তাই না এজন্য যা কিছু এখানে মিম্মান বলেননি হাদিসে কি বলেছেন রসুল্লাহ মিম্মা সেওয়া আহমান আল্লাহ এবং তার রসুলাম পৃথিবীতে যা কিছু আছে ধন সম্পদ হতে পারে নেতৃত্ব ক্ষমতা হইতে পারে হ্যাঁ ভালো একটা চাকরি হতে পারে বড় ব্যবসা বাণিজ্য হতে পারে ভালো একটা বিশাল একটা ভিলা বানিয়েছেন তা হতে পারে দুনিয়ার যা কিছু হোক না কেন কোনো ব্যক্তি হতে পারে কোন হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য এত পাগলের পাগল যে এক মিনিট থাকতে পারেন না অনেকে এরকম পাগল আছে হ্যাঁ, মহিলাও তার স্বামীর জন্য এমন ভাব যে এক মিনিট বাইরে থাকলেও ছটপট সরে হয়ে যায় যতই হয় এ সমস্তর চাইতে বেশি সমস্ত কিছুর চাইতে স্ত্রীর চাইতে স্বামীর চাইতে দুনিয়ার চাইতে ছেলে মেয়ের চাইতে সবার চাইতে সবকিছুর চাইতে বেশি প্রিয় হয়ে যাবে কে আল্লাহ রাসুল এখানে আল্লাহ এবং তার রসুল কথা বলা হয়েছে আগের হাদিসে শুধু রসুল উল্লাহ কথা ছিল তাই না এই জন্য বলছি সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে আগে আল্লাহর নাম এখানে আসছে আর আল্লাহর ভালোবাসার প্রমাণ দিবেন এবাদত দিয়ে যদি রসুল্লাহামের ভালোবাসার প্রমাণ এবাদত দিয়ে দেন তাহলে কি যাবেন মুশরিক হয়ে যাবেন আপনি বলছে আমি রসুলকে এত ভালোবাসি এত ভালোবাসি ভালোবাসি যে আমি রসুল উল্লাহকে পেলে সিজদায় করে দিতাম তাহলে কি সে মুশরিক হয়ে যাবে সে না না এত ভালোবাসা চলবে না কথা বোঝা গেছে না আপনি আম্মাকে খুব ভালোবাসেন সবার চেয়ে বেশি এমন কি আমি স্ত্রী ছেড়ে দিতে পারি কিন্তু মাকে ছাড়বো না কিন্তু স্ত্রীর মতো করে কি মাকে ভালোবাসা যাবে আউজুবিল্লা তাই না ঠিক ওই রকমই জানতে হবে রসুল্লাহকে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন বরস কিন্তু তার ভালোবাসার ধরনটা ভিন্ন যেমন মায়ের ভালোবাসার ধরন ভিন্ন কচি কাচার ভালোবাসা একটা কচি কাচা আপনার যখন ছোট মেয়েটা ছিল দশ বছরের নিচে পাঁচ বছর চার বছর কত আদর করে কত যে চুমু দিয়েছেন আদর করেছেন ভালোবাসার ধরনটা আলাদা ছিল ওই মেয়েটা যেমনই সাবালিক হয়েছে বারো চোদ্দ বছর হয়ে গেছে ভালোবাসার ধরনটা একেবারে পাল্টে গেছে একেবারে পাল্টে গেছে আর কলে নিতে পারছেন না হ্যাঁ জি হ্যাঁ। তাহলে বুঝতে হবে নাকি একাকার করে দিলে হবে না বিদাতিটা কি করেছে মাজারপন্থীরা বা বিদাতপন্থী সুফিরা একাকার করে দিয়েছে আল্লাহ রসুল ওলি আউলিয়া সব সমান করে দিয়েছে যা আল্লাহর কাছে চাইতে হবে গোস কুতুব থেকে চাওয়া শুরু করেছে আর যদি ওলি আউলিয়া জিলানি চিস্তি থেকে যদি এত পাওয়ার আশা রাখে সিরকি আকিদা তো নবীর কাছে কেন পাওয়া যাবে না তো নবীর নবীলামের কবর মোবারকার কাছে এসে তখন রুটি চাওয়া শুরু করে দিয়েছে রুটি চেয়ে শুয়ে গেল আছে আচ্ছা, না তো লিগে নেশাবে এই কিতাব এই সিরকি কথা জি হ্যাঁ একাকার করে দিচ্ছে বুঝেনি যে আল্লাহর ভালোবাসা আলাদা রসুলের ভালোবাসা দা আরে রসুলের কাছে রুটি চাওয়া যাবে না মদিনা এসছেন না কে আছে আল্লাহর কাছে রুটি চাইব হ্যাঁ আল্লাহ তুমি খাওয়ার ব্যবস্থা করো জি হ্যাঁ মুসা আলহিসাল্লাম সাত দিন হেঁটে হেঁটে হেঁটে হেঁটে জালেম কাফের ফেরনের ভয়ে মাদিয়ানে পৌঁছেছেন জি তারপরে কার কাছে চেয়েছিলেন কার কাছে রব্বে রবের কাছে চেয়ে ইন্নিলিমা আনজাল তাই এলাই মিন খাইরিন ফাকির আল্লাহ যা দুনিয়াতে তুমি রুজি নাজেল করেছো খায়ের রুজি আমি আজকে তার ফকির মোহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি রুজির তুমি ব্যবস্থা করো ছোট্ট একটি দোয়া করে সাথে সাথে খাওয়ার ব্যবস্থা হইলো থাকার ব্যবস্থা হইলো সাবালক মানুষ স্ত্রীর ব্যবস্থা হইলো সব হয়ে গেল একটি দোয়াতে এখলাস ছিল সেই জন্য আর আমার রাত দিন দোয়া করেও কবুল হয় না এখলাসে অভাব আছে না হয় রুজিতে হারামের মিক্সচার আছে সেই জন্য দোয়া কবুল হয় না আপনার না আপনার রোগ আপনাকেই সারাইতে হবে তাহলে ওইভাবেই দোয়া কবুল হবে যেমন আমি রসুল রসুলগণ হয়েছে বলছেন রসুল্লাহাম তাহলে একটা গুণ কি হলো হব্বুল্লাহ সংক্ষেপে এখন আল্লাহকে এবং রসুলকে সবচেয়ে বেশি হব্বুল্লাহ ও রাসুল আল্লাহ এবং রসুলের ভালোবাসা এক নম্বর দুই নম্বর এক নম্বর থাকতে হবে জি হ্যাঁ দুই নম্বর ওয়াই ওয়াহিব্বাল মার আল্লাহ ইহিব্বাহ ইল্লা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ইমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষ যেন কোন মানুষকে ভালোবাসে কিসের জন্য বহু যদি ভালোবাসে ইল্লা আল্লাহর জন্য ভালোবাসে কার জন্য ভালোবাসে আপনাদেরকে যদি ভালোবাসি আমি আল্লাহর জন্য এটা হচ্ছে আমার ইমানের স্বাদ পাওয়ার বৈশিষ্ট্য তাহলে ইমানের মজা পাবো আর যদি আপনাদের ভালোবাসায় আমার দুনিয়ার স্বার্থ জড়িত থাকে যেহেতু আমার দলের লোক সেই জন্য আমার দল করেন না সুতরাং এরা আমার বিরোধী শত্রু তাহলে ইমানের স্বাদ কখনো পাবেন না ইমানের স্বাদ পাবেন না বলা বারা বন্ধুত্ব শত্রু তার মাপ পাঠিয়ে যদি দুনিয়ার অন্য কোনো গরজ হয়ে যায় সেটা দলীয় গরজ হোক আর মোজাবি গরজ হোক জি হ্যাঁ আমাকে যদি আমি এই বিভিন্ন দলগুলির ভুলগুলি না ধরতাম হ্যাঁ তবলিক জামাত আর জামাত ইসলামের এই ভুলগুলি না ধরতাম তা তারা খুব বেশি ভালোবাসত খালি পজিটিভ পজিটিভ করো করো করো করো করিও না বলতাম যদি না বলতাম হ্যাঁ যদি লা না বলতাম এইটা করা চলবে না এইটা আঁকিটা চলবে এটা ভ্রান্ত দেয় তাহলে ওরা অনেক বেশি ভালোবাসত আজকে থেকে একুশ বছর আগে তারা আমার খুব কাছাকাছি এসেছে আর খুব চেষ্টা করেছে যে তাদের দলে সামিল করা যায় আমি যদি দুনিয়ার গরজ করতাম ওদের কাছ থেকে অনেক দুনিয়া পাওয়া যেত কারণ ওদের মেজরিটি ছিল তাদের শক্তি ভালো ছিল আর অনেক প্রলোভনও ছিল তাদের পক্ষ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সব ফিতরা থেকে বাঁচিয়েছেন সুতরাং ভালোবাসা কিসের জন্য হইতে হবে তৌহিদের ভিত্তিতে সন্ন্যার ভিত্তিতে সহি আকিদার ভিত্তিতে সহি মানা সহি মতাদর্শের ভিত্তিতে মানহাজে বিভ্রান্তি রয়েছে আকিদায় বিভ্রান্তি রয়েছে শিয়া রাফেজি যারা সাহাবাইকেরামদের দুশ্মন তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে আমরা আহলাদিস হানাফি শফি মালিকি হাম্বলি দেবন্দি জামাতি তবলিগি শিয়া সবকে নিয়ে ঐক্য গড়বো আউজবিল্লা কি পড়েছেন ঘাস খেয়ে পড়েছেন আপনি হ্যাঁ ঘাস খেয়ে লেখাপড়া করেছেন আপনি যে আপনার শির কুহুর সবকিছুর চাইতে সাথে ঐক্য হবে সাহাবাইকার সাথে শিয়াদের যে দুশ্মনী রয়েছে এই দুশ্মনী তো হিন্দুদেরও নয় রে বাবা ইয়াহুদি খ্রিস্টানদের এই দুশ্মনী নেই কোন কিতাব ইয়াহুদি খ্রিস্টানদের পাবেন না যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মোহাম্মদ সাল্লামের সাথী সঙ্গীরা হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত পুরাণে আর আপনি হ্যাঁ, আপনার তওরাত ইঞ্জিলও পাবেন না তাদের বিকৃত তওরাত ইঞ্জিলে এসব পাবেন না আপনি কিন্তু আপনি রাফেজি শিয়াদের ইরানিদের কিতাবে পড়ে দেখেন জি হ্যাঁ শেখুল মিনতাইম রাহেমহল্লা বলছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচাইতে ভালো মানুষ কারা তখন তারা বলেছে আসাব মুসা মুসার সাথী সঙ্গী সহচরগণ সবচাইতে ভালো মানুষ মুসার পরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মান খাই রকম তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা সবচেয়ে ভালো কারা বলছে হাওয়ারি ও ঈসা ঈসা আলি ইসলাম হাওয়ারি সহচরগণ তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন তাই না ইহুদিদেরকে জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইলো মানসার রকম তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ কারা বলছে আসাব ও মোহাম্মদ নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লামের সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ নজুবিল্লা তার কাছে রাফেজি শিয়াদের কাছে তার আপনাদের বন্ধু তাদের সাথে ঐক্য করতে চান আর তাদের ইনকেলাব আপনাদের জন্য আদর্শ হ্যাঁ জি আউজবিল্লাহ হে ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন যে ইসলাম আল্লাহ দেওয়া ইসলাম নাই সে ভ্রান্ত ইসলাম ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা ধোকাবাজি করা রাজনীতি করা এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করেন তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য লাহিবহু ইল্লা ভালোবাসবো না কিসের জন্য ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো জি তিন নম্বর হচ্ছে কুফরে আর সেই ব্যক্তি ঘৃণা করবে কুফরিতে ফিরে যাওয়া কুফরিতে ফিরে যাওয়া সে নিউ মুসলিম কুফরি থেকে চলে এসছে সেজন্য ফিরে যাওয়া আর না হলে জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছে সুতরাং কুফরিতে চলে যাও তার যেন ফিরে যাওয়া এই যেন মুরতাদ বলা হয় যে ফিরে যায় ইসলামের মুখে মুরতাদ মানে ফিরে যাওয়া ইরতাদার তো কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে কামা এক রাহু জাফা ফিন্নার যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে একজন মানুষ প্রাকৃতিকভাবে কখনো চাইবে না যে আগুনে নিক্ষিপ্ত হই তাকে যদি বলা হয় তোমাকে দশ লক্ষ রিয়াল এক মিলিয়ন রিয়াল দিব তুমি আগুনে ঝাঁপ দাও বলছে ভাই আমার টাকার দরকার নেই আমার যান বাঁচাবো ঠিক না যেমন আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কখনো মেনে নিতে পারেন না ঠিক তেমনি কখনো আপনি মেনে নেবেন না যে কোন পরিস্থিতিতে আমি ইসলাম থেকে ফিরে চলে যাই কুফরিতে নাস্তিক হয়ে যায় অথবা কবর মাজার পুজারি মুশ্রেক বহুত্ববাদী হয়ে যায় অথবা হিন্দু হয়ে যায় অথবা খ্রিস্টান হয়ে যায় আহুদি হয়ে যায় হ্যাঁ, না মোটি হবে না এই গুণ যদি তৃতীয় গুণ থাকে তাহলে কি পাবে ইমানের স্বাদ অর্থাৎ আপনার কাছে ইমানের যে কত মূল্য যে আপনাকে যদি বলা হয় যে তোকে একটা বিশাল দেশের রাষ্ট্রপতি করে দেবো রে তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব তুই শুধু ইমানটা ছেড়ে দে নাস্তিক হয়ে যা অথবা তুই কি বলছে ইসলামের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দে অথবা তুই চল মাজারে গিয়ে চল খাজা বাবার আজমিরে গিয়ে একটা সেজদা দে না হবে না বাদশাহ মালিক ফাইসাল রহমতুল্লাহ আলী সবচেয়ে ভালো বাদশাহ এই দেশের সবাই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো বাদশাহ ছিলেন মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলের ছেলে দ্বিতীয় ছেলে বাদশাহ মাথা সৌদের পরে তিনি পাকিস্তান জিয়ারত ভিজিটে গিয়েছিলেন জিয়াউল হকের আয়ুব তার আগে কি ছিল ভুট্টুর আমল ছিল জি ভুট্টু এই জুলফুকালের ভুট্টি ভুট্টুর যুগ ছিল ভুট্টু তাকে নিয়ে গেছে মোহাম্মদ আলী জিন্না যাকে ওই যুগের লোক আর কি বলতো একটা তার উপাধি আছে কিন্তু স্বাধীনতার ইতিহাস কে জানে হ্যাঁ কেউ জানেন না কায়দে আজম মার্শাল কায়দে আজম কায়দে আজম মানে কি মহান লিডার কায়দ মানে লিডার মহান লিডার তো যারা পক্ষে ছিল যে পাকিস্তান আমরা আলাদা করে নিব হ্যাঁ দেশ ভাগ করব ভারতকে এক থাকতে থাকবে না আমরা আলাদা দেশ চাই তাদের বড় লিডার ছিল মোহাম্মদ আলী জিন্না সেজন্য তাকে পাকিস্তান যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা তাকে উপাধি দিল কায়দে আজম আর মুসলিম নেতাদের মধ্যে যারা ভারত একসাথে থাক তাহলে আমাদের বড় একটা শক্তি থাকবে আমরা একবার তারা যদি প্রধানমন্ত্রী হয় হিন্দুরা তো আমরা আরেকবার প্রধানমন্ত্রী হইতে পারবো আমাদের একটা বড় ক্ষমতা থাকবে আর না হলে এত লোক তো সব পাকিস্তানে যাওয়া সম্ভব নয় এগুলোকে কোথায় ছেড়ে যাচ্ছ নেকড়ে বাগদের সামনে ছেড়ে চলে যাচ্ছ এই যুক্তি ছিল মৌলানা আবুল কাজাদ কালাম আজাদ রহমতুল্লাহ আলী জি হ্যাঁ তো যাই হোক কাদ্দার আল্লাহ শাহফার আল্লাহ যেটা ফেসলা ছিল সেটাই হয়েছে কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে ওইটা ইতিহাস প্রমাণ করবে আর জ্ঞানীগুণীরা সেটা বলবে আমি আজকে এর ওপর কোনো মন্তব্য করব না কারণ এটা রাজনৈতিক বিষয় তো কথা হচ্ছে যে <clears throat> সেই সময় মোহাম্মদ আলী জেন্না যেহেতু কেয়াদাত লিডারশিপের কাজটা করেছিল সেজন্য তাকে কি বলা হয় কায়দে আজ মোহাম্মদ জিনার কবর কাছে নিয়ে গেল একেবারে হ্যাঁ ফুলে বোঝাই করা আছে চাদর চড়ানো আছে ফুলের বোঝা জানছেন আমাদের দেশে হ্যাঁ, যেমন পীর পূজা হয় তেমন নেতা পূজাও হয় কথা বোঝা গেছে না তো <clears throat> ওখানে কি বলছে ভুট্টু সাহেব একে বললেন মালিক ফাইজ রহমতুল্লাহ আলীকে যে চলেন এতে একটু মোহাম্মদ আলী যেন আমাদের কায়দে আজমের কবর জিয়ারত করে আসি ঠিক আছে কবর জিয়ারত তো ওখানে গিয়ে জিয়ারতের কথা যখন বললেন আর ওখানে শির্ক হয় তখন তিনি তারপরে ওখানে গিয়ে ঝুঁকে ঝুঁকিয়ে জুলফিকার আলী ভুট্টো তাদের তো কোনো আকিদা ভারত উপমহাদেশের নেতাদের তো কোনো আকিদা নেই তারা ইসলাম কিছু জানে না আসলে কেউ জানে না তো ও ঝুঁকিয়ে সেজদা করা সেজদা করা তাদেরকে সেজদা করা কোনো ব্যাপার না সেজদা করা অথবা ঝুঁকিয়ে সালাম করার জন্য মালিক ফাইজ রহমতুল্লাহ আলীকে বললেন তো মালিক ফাইজ রহমতুল্লাহ আলী বললেন যে তাই যদি আমাদের করতে হয় তাই যদি আমাদেরকে করতে হয় আর এটা কোনো ভালো কাজ হয় তাহলে আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আছেন আমাদের মদিনা কবর আছে সেই কবরকে স্বর্ণ দিয়ে পাকা করব ফুল চাদর চড়াবো আর সেখানে সিজদা করব কেন মোহাম্মদ জিন্নার এখানে যুক্তি আসবো বুঝলেন সেটা যখন শিরিক তো এটা কেন আমি করবো জি হ্যাঁ এ হচ্ছে আরব দেশের শাসকদের তৌহিদ আর আমাদের দেশের তৌহিদের ক্ষেত্রে তাদের শোচনীয়তা জ্ঞানের শোচনীয়তা হাই এতিম মিসকিন আমাদের শাসকরা আল্লাহ রব তাদেরকে দিন বুঝা দিনের জ্ঞান অর্জন করা তৌফিক যেন দান করে তো কি বলছিলাম কুফুরিতে ফিরে যাওয়া আল্লাহ তৌহিদ দিয়েছেন তহিদকে ছেড়ে দেব সন্ন্যত দিয়েছেন নবীর তরিকে দিয়েছেন বেদাতে চলে যাব না না হয়তো আমি ফিরতে পারি না নামাজি হয়েছি আবার নামাজ ছেড়ে দেবো এটা হইতেই পারে না হতেই পারে না আমি আমার দ্বারা হইতে পারে না পর্দা করেন একজন বোন আর হঠাৎ করে ইউরোপ গেছে তখন পর্দা খুলে রেখে দিলাম আজকাল অনেক মহিলারাই কিন্তু মুসলিম দেশ থেকে পশ্চিমা দেশে যাচ্ছে কিছু তো আছে ইমান পাকা আছে যে বোরকাটা রাখছে বোরখাটা রাখছে কিন্তু অধিকাংশই বোরখা রাখে না ওখানে গিয়ে কি করে জানেন যখন নিজের দেশ থেকে উঠলো এয়ারপোর্টে যখন প্লেনে বসে গেল তখন বোরকাটাকে গুটিয়ে নিয়ে ব্যাগে ভরে নিল ব্যাগে ভরে নিল আর তারপরে আউজ বিল্লা তাদের অবস্থা হাইরে ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শর্মা এই মুসলমানকে চেনা যায় না এদেরকে দেখলে ইহুদিও লজ্জা পাবে যে আমাদের কাপড়ের চাইতে তোমাদের কাপড়ের অবস্থা আরো খারাপ আরো খারাপ জি তোমরা এত মিসকিন আমাদের কাপড় তো একটু ঢেকে ঢুকে আছে তোমাদের এত মিসকিন যে একটু ঢাকতেও পারোনি কাপড় জুটেনি তোমাদের তো আল্লাহ হেফাজত করে কি বলছিলাম এটা হচ্ছে ফিরে যাওয়া এটা হচ্ছে আংশিক ফিরে যাওয়া যে আপনি যখন কাফের দেশে গেলেন তখন বোরকা খুলে ফেললেন কাফের দেশে গেলেন তখন দাড়ি সাফ করে দিলেন কাফের দেশে গেলেন তখন নামাজ ছেড়ে দিলেন আপনার ছেলেকে পাঠালেন অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য কানাডা পাঠালেন তখন ওখানে গিয়ে পরিচয় দেয় যে মুসলিম চিনতেই না পারে আউজবিল্লা তো এইরকম জায়গায় আপনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দাও মানে জাহান নামে পাঠিয়ে দাও জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত করা আল্লাহ যারা বুঝার তফিক দান করেন তিনটি কথা ছিল তো তাই না তিনটি তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ সংক্ষেপে তিনটি কথা ওলামারা বলেছেন এতে প্রথম বিষয় রয়েছে হব্বুল্লাহ রাসুল আল্লাহ এবং রসুলের ভালোবাসা কার ভালোবাসা আল্লাহ এবং রসুলের ভালোবাসা যদি থাকে তাহলে কি পাবেন ইমানের মজা স্বাদ পাবেন দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন হ্যাঁ হুব্ব আউলিয়া এই আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর জন্য ভালোবাসা মানে কি আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি আল্লাহর দিনকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি আল্লাহর হুকুম হাকামকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি হ্যাঁ। আর যারা ভালোবাসে না তাদেরকে ভালোবাসি না সোজা কথা যারা আল্লাহর দিনকে আল্লাহকে ভালোবাসে না আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহর দিনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে যারা তৌহিদ ভালোবাসে তাদেরকে ভালোবাসি না যারা সুন্নত ভালোবাসে না তাদেরকে ভালোবাসি না যারা শির্ক বিদাত ভালোবাসে তাদেরকে ভালোবাসি না যারা নাস্তিকতা ভালোবাসে বেদিনী ভালোবাসে তাদেরকে ভালোবাসি না পজিটিভ হ্যাঁ। আর নেগেটিভ দুটোই থাকতে হবে তো এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য হ্যাঁ আল্লাহ এবং রসুলের ভালোবাসা আর আল্লাহর আউলিয়াদের হুব্ব আউলি আল্লাহর আউলিয়া উলিয়া আউলিয়া আল্লাহর বান্দাদের ভালোবাসা নেক লোকদের ভালোবাসা আর আরেকটা হচ্ছে ইস্তিকামা অটলতা আমি দিনের ওপর আছি অটল থাকবো অবিচল থাকবো ইন্নাল্লাদিনা কালো রব্বন আল্লাহ ইস্তিকামা আমি কখনো ফিরবো না আংশিকও ফিরব না আর পুরোপুরি তো ফিরা প্রশ্নই উঠে না ঝুঁকেও যাবো না বাতিলের সামনে সিরকের সামনে বেদাতের সামনে ঝুঁকে যাবে না এটা হইতে পারে না যখন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন তখন আপনি জাহান্নাম থেকে আজীবন বাঁচার জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ যেন তৌফিক দান করেন ইমানের স্বাদ আছে তাহলে বোঝা গেল ইমানের কি আছে স্বাদ আছে ইমানের স্বাদ সবাই পায় না সবাই পায় না সবাই পায় যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে তাহলে বোঝা গেল যার মধ্যে তিনটি বৈশিষ্ট্যতে কমতি আছে ঘাটতি আছে বা নেই তারা ইমানের স্বাদ পায় না তাহলে যারা ইমানের স্বাদ পায় না আর যারা স্বাদ পায় দুই শ্রেণীর মানুষ কি একই ক্যাটাগরির মুসলিম না পার্থক্য তাহলে বোঝা গেল যে সব মমিন একই স্তরের নয় তাহলে বোঝা গেল যে ইমানের অনেক শাখা প্রশাখা আছে যার মধ্যে যত বেশি পূর্ণতার সাথে থাকবে তত বেশি তত বেশি সে কি হবে কামেল মমিন হবে সবগুলি মমিন মুসলিম একই স্তরের না এর মাধ্যমে মুরজিয়াদের রদ করা হয়েছে মুরজিয়া বলছে আবু বাকারের ইমান আর মুসলিম সমাজের একটা নিম্ন শ্রেণী দুর্বল ইমানের ইমান নাকি একই ইমানে কম বেশি নেই মুরজিয়াতুল ফোকাহা বা মুরজিয়াতুল আকিদা যারা তাদের ইমানে কোনো পার্থক্য নেই আমলের কারণে ইমানের পার্থক্য হয়নি ভুল কথা আমল জরুরি আমল যত কমবে তেমনই হ্যাঁ ইমান দুর্বল হতে লাগবে যেমন গাছের হ্যাঁ ডাল পাতা শাখা প্রশাখা আর পাতা গাছের যত পাতা কমবে ছায়া কমে যাবে যত ডাল কমবে হ্যাঁ তত বেশি হ্যাঁ, গাছের মূল্য কমে যাবে তারপরে গাছের ছায়া কমে যাবে ঠিক ওই রকম ওই রকমই হচ্ছে ইমান ইসলামের অবস্থা দশ নম্বর অধ্যায় ইমাম বখারি রহমাল্লাহ বলছেন বাবুন হাজা বাবুন এই অধ্যায় হচ্ছে আলামাতুল ইমান হব্বুল আনসার ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যে ইমানের লক্ষণ আছে আর যারা আনসারীদেরকে ভালোবাসে না তার মধ্যে ইমানের লক্ষণ নেই যখন ইমানের লক্ষণ নেই তো মোনাফিকির লক্ষণ আছে যদি ঘৃণা করে দুশ্মনী রাখে হ্যাঁ আর আনসারীরা হচ্ছে রসুল্লাহ সাল্লামের অধিকাংশ সাহাবাইকেরাম অধিকাংশ সাহাবাইকেরাম হচ্ছেন আনসারি তাহলে আনসারিদের যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে রাফেজি শিয়ারা যারা সাহাবাই কেরামদেরকে বলে যে তারা কাফের হয়ে গেছিল পাঁচজন ছাড়া এটা সে না পাঁচজন সাহাবি ছাড়া নাকি সবাই নাকি এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবি সব নাকি কাফের মোরতাদ হয়ে গেছে নজবিল্লা এ হচ্ছে শিয়া ধর্ম যাদের সাথে ওকে ডাক দিচ্ছে আজকালকার বড় বড় হ্যাঁ দেশীয় হুজুরেরা কথা বুঝতে পারছেন না জি হ্যাঁ এসব হুজুরকে আল্লাহ হাজির করবেন হাসরের মাঠে এসব হুজুরকে আল্লাহ উপরে হাসরের মাঠে হাজির করবেন যে বুঝা হয়েছে যে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত কি করে সমান হয় সাহাবাই কেরামদের দোস্ত আর সাহাবাই কেরামদের দুশ্মন সমান কি করে হয়ে যায় আর তাদের সাথে ঐক্য কি করে হইতে পারে কিসের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল হ্যাঁ। আনসারিদের ভালোবাসা তারপর ভালোবাসা তো কম বেশি আছে যার যত বেশি ভালোবাসা থাকবে তার ইমান তত বেশি কামিল হবে তাহলে বোঝা গেল যে ইমান কমে বাড়ে এবং বখারের মতলা শুরুতে বলেছে ইমান কমে আর বাড়ে একই মানুষের কমে বাড়ে কখনো কখনো আবার একজনের আরেকজনের চাইতে ইমান নে পার্থক্য আছে এটা একটা বিষয় এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হবে আর প্রমাণিত হবে যে ইমান সবার এক রকমের নয় বরং ইমানে পার্থক্য আছে মানুষের বলছেন আনাস রাজি আল্লাহ যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আয়াতুল ইমান হব্বুল আনসার ইমানের নিদর্শন হচ্ছে আনসারীদের ভালোবাসা ও আয়াতুল নেফাকে আর কপটতা মোনাফিকির লক্ষণ হচ্ছে বকজুল আনসার আনসারীদের দুশ্মনী আনসারীর সাথে বিদ্বেষ রাখা হ্যাঁ। এই হাদিস এই হাদিস আজকাল ফিট হচ্ছে একেবারে রাফিজি শিয়াদের ঠিক না জি আর ওই সব লোকদের যারা শিয়া ঘেঁষা লোক কেরামদের সমালোচনা করতে দ্বিধা করে না কেরামদের ভুল ধরতে দ্বিধা করে না কেরামদের যুগে যে আপোষে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল সে বিষয়ে মন্তব্য করতে থাকে জবান লম্বা করতে থাকে এরা বিদ্বেষ সৃষ্টি করে এদের কিতাবাদি যদি পড়া যায় তো বিদ্বেষ নিয়ে বেরোবেন আল্লাহ হেফাজত করে এদের কিতাব থেকে আবদিহা খেলাফত মুলুকিয়াত মৌলানা মৌদুদের যে কিতাবটি আছে সেই কিতাব আল্লাহ হেফাজত করে এই কিতাব থেকে সৌদি আরবের বড় বড় আলামারা সেইফিন বাদ বলেছেন এই কিতাবগুলিকে পুড়িয়ে দেওয়া ফরজ কারণ কেউ যদি খেলাফত মুলুকে আমি পড়েছি আমার ছাত্র লাইফে আল্লাহ হেফাজত করেছেন কারণ আলহামদুলিল্লাহ জামে সালাফিয়া থেকে পড়েছিলাম তো আমার সালাফি আকিদা মজবুত হওয়ার কারণে আল্লাহ রক্ষা করেছে জি আর তারপরে মদে ইউনিভার্সিটি পড়লাম তো কথা হচ্ছে যে এই কিতাব যখন পড়ি তখন ভিতরে এমন একটা প্রতিক্রিয়া যে যেন এইসব মানুষ যে রুহানিয়াতের জগতে এদেরকে এত ভালো মানুষ এত আল্লাহওয়ালা মানুষ এত পরেশগার মানুষ এরা জানমাল সবকিছুর কোরবানি করেছে এই যে একটা ইমান বা বিশ্বাস সাহাবেকানদের সম্পর্কে শ্রদ্ধা সেটা আপনার একবারে কি হয়ে যাবে চুরমার হয়ে যাবে আউজবিল্লা আর মোনাফেকে বেরিয়ে আসবেন এই কিতাব পড়ে যখন বেরিয়ে আসবেন শেষ করবেন তখন মোনাফেক হয়ে বেরিয়ে আসবেন আপনি জি এগুলো হচ্ছে ইসলামের বড় খেদমত আর এগুলো বলবেন যে ইসলামিক দল আর ইসলামের খেদমত করছে আল্লাহ হেফাজত করে সব থেকে তো <clears throat> বলছিলাম যে ইমানের লক্ষণ হচ্ছে আনসারিদের ভালোবাসা আনসারি কাকে বলে আনসারি একজন একজন যে বলবেন হাত তুলেন হ্যাঁ কাকে বলে রসুল্লাহাম যারা আশ্রয় দিয়েছে ব্যাস আর কেউ হ্যাঁ সংক্ষেপে যারা যারা রসুল্লাহ সাহাবাকে আমাদেরকে সাহায্য করেছিল হেজরত করে আসার সময় ওরা কোথাকার লোক ওটা বলতে মদিনার হ্যাঁ, যে সব লোকেরা ইমান নিয়ে এসেছে এবং নবী সাল্লাম আর সাহাবাই কেরামদের সার্বিক সাহায্য সহযোগিতা করেছে ইমানের অবস্থায় সার্বিক সাহায্য সহযোগিতা করেছে ইমানের অবস্থায় কারণ আবু তালেবও তো সাহায্য করেছে আবু তালেব তো রসুল্লাহ খুব বেশি সাহায্য করেছে বলবে আনসারি নাকি আনসার হচ্ছে দুটো বংশের নাম আওস এবং খাজরাজ মদিনার দুটো গোত্র এরা পত্তলিক মুশরেক ছিল আর তিনটা গোত্র ইয়াহুদি ছিল ইয়াহুদিরা তেমন কেউ মুসলিম হয়নি অল্প কয়েকজন ছাড়া হাতে গোনা আর এই আওস খাজরাজের প্রায় সব মুসলিম হয়ে গেছিল অল্প কিছু মুনাফিক ছিল যে মুনাফিকগুলি জাহান নামে চলে গেছে মরে আর কেউ কেউ পরে তবা করে ফিরেও এসছে কাউকে আল্লাহ তবা নসিব করেছেন তো আউস খাজরাজের অধিকাংশই সব কি হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী ইসলাম সাহাবাইকেরামদের কি করেছিলেন সার্বিক সাহায্য করেছিলেন সার্বিক সাহায্য আশ্রয় দেওয়া খাদ্যের ব্যবস্থা করা সমস্ত কিছু জেহাদে অংশ নেওয়া সমস্ত জেহাদের ঘটনাগুলি যদি দেখেন তো আনসারীদের সংখ্যা মহাজের চাইতে বেশি শহীদ যারা হয়েছেন আনসারিরা বেশি শহীদ হয়েছেন কারণ সংখ্যা ওদের বেশি আর কোরবানি সবকিছু তাদের বেশি মহাজারিনরা তাদের কাছে তেমন কিছু ছিল না আনসারিরা সব বাগানের মালিক খেজুর বাগানের মালিক মহাজারা সর্বহারা হয়ে এসছেন কিছুই নেই বাড়ি নেই ঘর নেই টাকা নেই কড়ি নেই খালি হাতে এসছেন মক্কা থেকে তাদের সহযোগিতা করেছেন এই নাম কার দেওয়া জানেন আমাদের দেওয়া নয় কিন্তু এটা কখনো হয়তো খেয়াল করেন না আনসার আনসার আর মহাজারের বৈশিষ্ট্যগত নাম কিন্তু এই নাম কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কত প্রিয় নাম যে আল্লাহ এই নামগুলি দিয়েছেন এ আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ রাজি হয়ে গেছেন ওদের ওপর আর ওরাও আল্লাহর কাছে এত নিয়ামত পেয়েছে যে তা রাজি হয়ে গেছে কিন্তু শিয়া রাফেজি আর শিয়া রাফেজি ঘাসারা রাজি হইতে পারলো না এরা নারাজ হয়ে থাকে দেখলেন আল্লাহ রাজি হয়ে যাচ্ছে কিন্তু এরা রাজি হইতে পারছেন না কি গুমরাহি এর চেয়ে বড় গুমরাহি কি হইতে পারে এই যে বর্তমান হুসি এমানের এরা হচ্ছে সেই সেই দল জিহাদ ঠিক ইরানের মতো ইরান থেকে ট্রেনিং নিয়ে আসছে এরা আর এরা সাহাবাইকেরামদেরকে গালমন্দ করছে এমনি যদি কোনো আহলে সুন্নাত সহি আকিদার থাকে তার কাছ থেকে জানতে পারবেন মসজিদের খুদবাই সাহাবাই কেরামদেরকে জুমার খুদবাই ঈদের খুদবাই তাদের বক্তব্যে প্রথম কাজ হচ্ছে সাহাবাই কেরামদেরকে লানত করা অভিশাপ করা জাহান্নামি বলে আখ্যায়িত করা এই হচ্ছে তাদের ইসলাম জি এই হাদিস থেকে বোঝা গেল যেটি ইমানের অধ্যায়ে যে ইমান যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি আনসারীদেরকে ভালোবাসবে আর ইমানে ভেজাল আছে নেফাক আছে যদি আনসারীদেরকে ভালো না বাসে এর মাধ্যমে বোঝা গেল যে তাহলে ইমানের এক স্তর না ইমানের বিভিন্ন স্তর রয়েছে বাবুন হাজা বাবুন এরপরে এমাম বুখারি মধ্যে শুধু বাপ বলছেন আর কিছু লেখেননি কিন্তু যার কাছে বুখারি আছে দেখেন কি লিখা আছে বাবন মানে হ্যাঁ যাব এটা অধ্যায় কিসের অধ্যায় কোনো কিছু লেখা নেই কোন কোন জায়গায় সহি বুখারিতে এইভাবে আছে ব্যাস বাবন তারপরে একদম সাদা হয়ে আছে আর কিছু লেখা নেই তাহলে কেমন করে বুঝবো যে কি তো এই ক্ষেত্রে বুঝে নিতে হবে ভাষ্যকাররা বলেছেন এর আগে যে অধ্যায়টি নিয়ে আলোচনা হয়েছে সেই অধ্যায়ের সাথে সম্পৃক্ত এই অধ্যায় তারই একটা অংশ যেন তাহলে সামনে যে হাদিসটি আসছে এটা আগের অধ্যায়েরই একটা অংশ যেন আগের অধ্যায় কি ইমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা আর সামনে যে হাদিসটি আসছে এই হাদিসে আনসারীদের কথা আছে যারা রসুল্লাহামের সাথে বায়াতে আকাবাতে হাজির হয়েছিলেন মিনার যে আকাবা জায়গা যেখানে শেষ জামরা শেষ হচ্ছে ওই জমরার কাছে দুই দিক থেকে পাহাড় কাছে আসছে ঘাটি আকাবা মানে ঘাটি ঘাটি সংকীর্ণ রাস্তা পাহাড়ের মাঝখানে ওখানে তারা রাতের নির্জনে রসুর উল্লাসের সাথে দেখা করেছিলেন গোপনে মক্কার কাফেরদের না জানিয়ে আর তারপরে নবীলাম সাথে তারা বায়াত করে ইসলাম গ্রহণ করেছিলেন অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এবং নবী করিমকে তারা দাওয়াত দিয়েছিলেন মদিনার জন্য কয় কয়টি বায়াত এরকম হয়েছিল বা কয় বছর হয়েছিল জানা আছে দুইটা বায়াতে আকাবা উলা প্রথম আকাবার বায়াত এটা ছিল নবুয়াতের দ্বাদশ হ্যাঁ বছরে মানে নবুয়াত প্রাপ্তির বারো বছরে গিয়ে জি হ্যাঁ নবুয়াত প্রাপ্তির বারো বছর পরে আর তারপরেরটি ছিল বায়াতে আকাবা সানিয়া যেটা দ্বিতীয় বায়াত ছিল দ্বিতীয় বছরে সেটা হজের মৌসুম দুটোই ছিল হজের মৌসুমে এটা ছিল নবদ প্রাপ্তির ১৩ বছর পরে আর তারপরে রসুল উল্লাহামকে তারা আমন্ত্রণ করে গেলেন বারবার করে দাওয়াত দিলেন যে আমরা অনেক ইসলাম গ্রহণ করেছি সুতরাং কোরআন শিক্ষা দিন শিক্ষার জন্য লোকজন পাঠিয়ে দেন আর আপনিও চলে আসেন হিজরত করে আপনার সাথে আমরা আছি এই যে প্রতিশ্রুতি বায়াত বায়াত মানে শপথ করে গেছিলেন তো এই হাদিস আসছে হাদিসটা আগে ব্যাখ্যা তর্জমা করি আর তারপর ইনশাল্লাহ বাকি কথাগুলি পূর্ণ করব বলছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হ্যাঁ, সাহাবি থেকে শুরু করি আন্না আবদুল্লাহ আন্না আবদুল্লাহ ইবনে সামেত বদরান ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতাল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাওলাহু ইসাবাতু মিন আসহাবিহি বায়উনি আলা ওয়ালা তাতু বে বহতানি তফতারুন ও তফতারুন বাইনা আইদিক ও আরজুলিকুম ওয়ালা তাসুফি মারুফ ফামান ওয়াফা মিনকুম ফাজরুহু আলা আল্লাহ ওয়া মান আসাবা মিন যালিকা ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান আসাবা মিন যালিকা শাইআন ফাহুয়া সুম্মা সাতারাহু আল্লাহ ফাহুয়া ইলা আল্লাহ ইনশা আফা আন ওয়া ইনশা আকাবাহু ফাবায়ানাহু আলা যালিক এই হাদিসে বায়াতের কথা আছে এ বায়াত হয়েছিল দুটো বললাম তাই না তো এই যে বায়াতটা হয়েছিল এই হাদিসের সম্পর্ক হচ্ছে প্রথম বায়াতের সাথে প্রথম বায়াতের সাথে প্রথম বায়াতে বারো জন সাহাবি ছিলেন বারো জন মদিনার আনসারি প্রতিনিধি ছিলেন যারা নবী সাল্লাম সাথে শপথ করেছিলেন আর দ্বিতীয় যে বায়াত হয়েছিল তাতে তেহাত্তর জন পুরুষ ছিলেন আর দুইজন নারী ছিলেন টোটাল পঁচাত্তর বলছেন ওবাদ সামেত রাজি আল্লাহ ওয়াকান শাহেদা বাদরান ইনি বদরে হাজির হয়েছিলেন মানে বদরি সাহাবি ছিলেন বদরি সাহাবি কাকে বলা হয় জানেন যে বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন এটা বড় উপাধি এটা আর একটা বড় উপাধি কারণ বদরের যুদ্ধে কয়জন সাহাবি অংশ নিয়েছিলেন তিনশো জন তাহলে চিন্তা করে লক্ষাধিক সাহাবির মধ্যে মাত্র তিনশো জন তিনশো তেরো জন এটা ইসলামের প্রথম যুগে যেহেতু ছিল হ্যাঁ। তিনশো তেরো জন সাহাবি অংশ নিয়েছিলেন তাদের কত মর্যাদা কত মর্যাদা তাহলে জি হ্যাঁ, তাহলে সাহাবাইকে আমরা বিভিন্ন স্তরের হ্যাঁ যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে সাহাবেকিন আর তার সাথে সাথে হ্যাঁ বদরেও হাজির হয়েছেন তো ওবাদ সামেদ রাজি আল্লাহ তালানো বদরে হাজির হয়েছেন ওয়াহু আহাদুন নোকাবাহ আর তিনি একজন দায়িত্বশীল লাইলাতাল আকাবা আকাবার রাতে ঘাঁটিতে যে গোপন বৈঠক হয়েছিল নবিসের সাথে এবং বায়াত হয়েছিল সেই রাতের একজন দায়িত্বশীল ব্যক্তি নাকিব আন্না রসুল আল্লাহ রসুল্লাহাম বলেন তাদেরকে ওয়াহাউল্লাহ তুমিন আসাবি তার চারপাশে তার সাহাবাই একটি দল ছিল এসাবাহ এসাবা সম্পর্ক শব্দটি মানে দল এখন এই দল কয়জনের দল আরবরা দেখেন বিভিন্ন শব্দ রয়েছে যেমন নাফারুন নাফারুন মানে একটা ক্ষুদ্র দল তিন থেকে নিয়ে নয় দশ পর্যন্ত নাফারুন রাহাতুন ছোট্ট দল এইরকমই এসাবাতুন এসাবাতুন সম্পর্কে ভাষ্যকাররা বা আরবি ভাষাবিদরা লিখছেন যে চল্লিশ জনের কম লোক যদি থাকে তো ওকে এসাবা বলা হয় আর একটা হচ্ছে তাইফা তাইফাতুন মানে দল জামাতুন মানেও দল কিন্তু জামাত অনেক লোক হইতে পারে তাতে তাই ফাতুনে চল্লিশের বেশি কয়েকশো বা কয়েক হাজারও হয়ে যেতে পারে হয়তো আমার উম্মতের এক দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে ওখানে তাইফা বলা হয়েছে তো ওখানে লক্ষ লক্ষ মানুষের কথা বলা হয়েছে সারা পৃথিবী মিলে কিন্তু সেই দলটি অন্যদের তুলনায় ক্ষুদ্র থাকবে যেন তাইফা বলা হয়েছে তো এখানে অল্প কয়েকজন লোক ছিল যাদের সঙ্গে চল্লিশ রসুরুল্লাহ চারপাশে তার সাহাবাই কেন্দ্রের একটি ছোট্ট দল ছিল তো মদিনা থেকে আসা বারো জন আর মক্কার যেসব সাহাবাইকেরা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছিলেন ওখানে এই মিলে তাদের সাথে মিটিং হয়েছিল বাই উনি আমার সাথে তোমরা বায়াত করো মানে শপথ করো আলা এই মর্মে যে আল্লাহ তুশরেকু বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না এক দুই নম্বর ওয়ালা তাসরেকু তোমরা চুরি করবে না ওয়ালা তাজনু তোমরা জেনা ব্যবিচার করবে না ওয়ালা তাকতলু আউলা দাকুম তোমরা নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে হত্যা করবে না কটি হলো হ্যাঁ তিন চারটি হয়েছে তাই না ছেলে মেয়েদেরকে কেউ হত্যা করে নাকি করে কে বোঝাবে একজন করে অন্যদিকে হ্যাঁ করে কেমন করে মায়ের পেটে আজকাল বর্তমান যুগে হ্যাঁ আধুনিক যুগে মায়ের পেটে মেরে ফেলে দিছে আসতেই দেয় না দুনিয়া তোকে আসতেই দেবো না তুই খেতে আসতেই আমি খাওয়াইতে পারবো না ঠিক না আর সেই জাহিলিয়াতের যুগে জন্মে যেত আর তারপরে তখন কন্যা সন্তান হলে মেরে দিত কন্যা সন্তান হলে কি করতো হ্যাঁ, জীবিত দাফন করে দিত যে এই মেয়েকে খাওয়াইয়া লাভটা কি এক তো খাওয়াইতে হবে এরা যুদ্ধ করতে পারবে না কারণ গোত্রীয় শাসন ছিল তো গোত্রের সাথে এক গোত্রের এক বংশের আর বংশের সাথে লড়াই লেগেই থাকতো লড়াইয়ে মহিলারা লাঠি লাঠি ধরতে পারবে না এটা কারা জানতো আরবের মুশরিক বর্বররা জানতো যে মহিলারা সেনাবাহিনী হইতে পারবে না এটা জানতো কিন্তু আজকালকার হ্যাঁ, নব্য যুগের অসভ্যরা এটা জানতে পারলো না যে মহিলা সেনাবাহিনী হওয়ার যোগ্যতা রাখে না কথা বোঝা গেছে তাহলে সেই যুগের জাহিলিয়াত আর এই যুগের জাহিলিয়াত বর্তমান যুগের জাহিলিয়াত তখনকার জাহিলিয়াতকে ছড়িয়ে গেছে জানদারও নাই ওরা অন্তত এতটা বুঝতো মহিলা নারী মেয়ে সন্তান হলে খুন করতো এই বর্বরতা ছিল এই জাহিলিয়াত ছিল কিন্তু এটা জানা ছিল যে মহিলা এই কাজের যোগ্য না হ্যাঁ এই লড়াইয়ের যোগ্য না আর আজকাল সেনাবাহিনীতে মহিলাদেরকে ভর্তি করা হচ্ছে তার মানে কি এরাও বর্বর হ্যাঁ আধুনিক যুগের বর্বর আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে জি কি বলছিলাম কি বলতে গিয়ে বললাম হ্যাঁ সন্তান ছেলে মেয়েদেরকে হত্যা করা ছেলে মেয়েদেরকে হত্যা করা তখন হত্যা করতো একরকম এক তো খেতে দিতে পারবো না আর এক হচ্ছে এরা কোনো কাজে আসবে না অভাবও থাকতো আরবদের অভাবও ছিল দুই নম্বর কথা হচ্ছে যে এরা কোনো কাজের যোগ্য হবে না এদেরকে খাওয়িয়ে আর এদেরকে লাভটা কি তিন নম্বর হ্যাঁ মান সম্মানের চিন্তা করি লজ্জাজনক বিষয় মেয়ে কন্যা সন্তান জন্মেছে কন্যা সন্তান জন্মেছে কন্যা সন্তান জন্মের কি করতে হবে সাবালিক হলে কারোর সাথে বিয়ে দিতে হবে আরে বিয়ে আমার মেয়ে তার ঘরে থাকবে এটা আমার জন্য মানহানি করে এইটা জাহিলিয়াতের হ্যাঁ হ্যাঁ এই চিন্তা ছিল তাদের হ্যাঁ? এই চিন্তা চেতনা ছিল মানহানি করে ছোট হয়ে যাব ছোট হয়ে যাব আজকাল এই যৌতুক প্রথার হারাম আ খাওয়ার কারণে অনেকে মেয়ে সন্তান বোঝা মনে করছে মেয়ে সন্তান কি করে বিয়ে সাদি দেবে এক একটার বিয়ে দিতে তো অনেক যৌতুক দিতে হবে তাই না এই জন্য মেয়ে সন্তানকে অনেকে পছন্দ করে না তো যেই মুসলিমরা আজকালকার যুগে মেয়ে সন্তানকে বিভিন্ন কারণে পছন্দ করে না হয়তো যৌতুকের ভয়ে অথবা মেয়ে সন্তান মেয়ে সন্তানের আগ্রহী নেই আজকাল হ্যাঁ কাফের তো মেয়ে সন্তান পেটে বুঝতে পারতো তখন মেরেই মেরেই দিত বা মেরে দিচ্ছে আজকাল খুব শোনা যাচ্ছে এগুলো বিভিন্ন দেশের এগুলি খবর বলছি কিন্তু মুসলিমরা এরকম শুরু করেছে এই জন্য দেখেন আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তানে মনে হয় আপনার আল্ট্রাসাউন্ডের সময় বলে না যে ছেলে হবে না মেয়ে হবে জানা আছে না বলে বলে না কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব বলছে কারণ সৌদি আরবে আশঙ্কা নেই আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখন অন্তত মেয়েদের মূল্য আছে কেন মূল্য আছে মেয়েরা মূল্যবান জিনিস পর্দার ভিতরে আছে সেই জন্য পর্দা থেকে যখন বেরিয়ে যাবে আল্লাহ না করে বেরিয়ে যায় যে বেরিয়ে যাবে ও নিজের মান সম্মান নিজেই নষ্ট করবে তখন মূল্যহীন হয়ে যাবে জি হ্যাঁ দেখেন আজকাল রড পড়ে থাকছে বিল্ডিং তৈরি হচ্ছে বাইরে রড পড়ে আছে তাই না কিন্তু স্বর্ণ চাঁদি কোথাও পড়ে দেখেছেন হ্যাঁ হীরা মণিমুক্ত কোথাও পড়ে দেখেছেন ঠিক ওই রকম ইসলামে এইভাবে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু নারীরা নিজের মর্যাদা নিজে যখন নষ্ট করবে তখন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেবে তাদের পরিবার লাঞ্ছিত হবে জি হ্যাঁ ভাবে লাঞ্ছ পর্দা থেকে যখন বেরিয়ে যাবে তখন আল্লাহ তাদের গর্দা উড়িয়ে দেবেন জি হ্যাঁ গর্দা উড়িয়ে দেবেন তাই হয়ে গেছে তো রসুল্লাহাম বলছেন চার নম্বর ওয়ালা তাকতুল উল্লাদ তোমার ছেলে মেয়েদেরকে হত্যা করবে না ওয়ালা তাতু বে বহতানি তাফতারুনাহুম আর তোমরা এমন কোন অপবাদ তোমরা নিয়ে আসবে না মানে অপবাদ দেবে না যেটা তোমরা রচনা করে নাও তোমাদের হ্যাঁ মন থেকে বাইনা ইদিক তোমাদের সামনে হাতের সামনে আর পায়ের সামনে মানে এটির তাসির ফাতুল বাড়িতে করা হয়েছে যে সেটা তোমাদের মনে কারণ কলবটা এখানে আছে কলবটা দুই হাত দুই পায়ের মাঝখানে এখানে আছে সেই জন্য এটা আবার বাংলা অনুবাদে কিন্তু অন্য অনুবাদ করেছে জানি না এটা থেকে কোনো ভাষ্যকার হয়তো লিখা হবে সেখান থেকে হয়তো নিয়েছে তাতে কি করেছে তাতে বলছে যে তোমরা মিথ্যা অপবাদ দেবে না বাইনা ইদিকুম অর্জলকুম হ্যাঁ কারো সাক্ষাতে বা অসাক্ষাতে কারো সামনে বা চোখের আড়ালে সামনে বা চোখের আড়ালে এই অর্থ করেছে হতে পারে আল্লাহ আলম তাহলে আমরা দুটো অর্থ দিলাম একটা কিছু ঘটেনি আর মিথ্যাপবাদ দিয়ে দিল ভিতরে রচনা করে নিল মন থেকে আর তারপরে বলল যে অমুককে এই এইরকম দেখেছি অমুক মেয়েকে এইরকম অঘটনে দেখেছি অমুক ছেলেকে এইরকম করতে দেখেছি তো এটা হারাম তোমাত লাগানো বা মিথ্যাপবাদ দেওয়া হারাম জি ওয়ালা তাসুফি মারুফ এবং ভালো কাজে তোমরা অবাধ্য হবে না নাফারমানি করবে না কার আল্লাহ নাফারমানি করবে না রসুল্লাহ নাফারমানি করবে না যে রসুল্লাহ জীবদ্দেশ রসুল্লাহামের ভালো কাজ যদি গঠনমূলক কাজ হয় ভালো কাজ যদি আপনাকে বলা হয় তা ভালো কাজের ক্ষেত্রে নাফারমানি করবেন না আপনার ওপরে যে দায়িত্বশীল আছেন তার নাফারমানি করবেন না জি ধরেন আপনি পারিবারিক একটা হচ্ছে আপনার ধরেন কাঠামো একটা বাপ মায়ের নাফারমানি করবে না ভালো কথা বলছে জাহেজ কথা বলছে বিরাহত স্বার্থে বলছে এইরকম সরকারের নাফারমানি করবেন না যদি সেটা জনগণের স্বার্থে হয়ে থাকে আইন কানুনগুলি তাহলে আর ইসলাম বিরোধী নয় তো ফরমানি করবেন না ওইরকমই আপনি একটা সংস্থা ইসলামিক সেন্টারে আমরা আছি ইসলামিক সেন্টারে বেশ কিছু ভাইরা আছেন দায়িত্বশীলদের পক্ষ থেকে যে সব হুকুম আকাম হবে আদেশ নিষেধ হবে সেগুলি নাফারমানি করব না সেভাবে আমাদের যেই কাজটা যেদিন করতে বলা হবে যেই কাজটা যেই সময় করতে বলা হবে সেটা করতে হবে আপনি একটা প্রতিষ্ঠানে হ্যাঁ, কাজ করছেন ওখানে যেই দিন যেই কাজটা যেই সময় যেভাবে করতে বলা হবে ওইভাবে করতে হবে আপনি সেখানে যদি আপনি মতাব্বরি করেন আর বলেন না না না আজকে এটা করবো না কালকে এটা করবো তো আপনার মদির রাখবে আপনাকে হ্যাঁ, অশান্তি সৃষ্টি হবে জি হ্যাঁ আমাদের বাংলা বিভাগ আলহামদুলিল্লাহ আছে তো বাংলা বিভাগে যারা দায়িত্বশীল ভাইরা আছেন আমরা আছি তো আমাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে আপনি নিজের মন মতো কাজ করবেন এটা চলবে না হ্যাঁ আপনি নিজের মন মতো ইচ্ছা মতো আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন এটা চলবে না এটা হচ্ছে কি ওয়ালা তাসফি মারুফিন বা ওলা তাসুফি মারুফ ভালো কাজের ক্ষেত্রে মানে বৈধ কাজ বৈধ কাজ ভালো কাজ কমপক্ষে বৈধ আর যদি সেটা সুন্নত মুস্তাহাব হয় সেটা নেকির কাজ হয় সবের কাজ হয় এটা অজেব ফরজ কাজ হয় তাহলে তো প্রশ্ন উঠে না এমনকি জায়েজও কোনো কাজ যদি বলা হয় আর সেটা নাফার মানে সেই ক্ষেত্রে করা জায়েজ নয় যদি সেটার হুকুম হয় আপনাকে ফামান ওয়াফা মেনকুম তোমাদের মধ্যে কেউ যদি এই ওয়াদাগুলি পূর্ণ করে যে বায়াত চুক্তি করলো ফাজরুহু আল্লাহ তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে ওমান আসাবা মেনজা আলিকা সেই আর কেউ যদি এইসবের কোন একটিতে লিপ্ত হয়ে যায় শির করব না বলল চুরি করব না তাই না ব্যবচারের কাছে যাব না খুন করব না মিথ্যাবাদ দেব না ভালো কাজের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করব না তারপরে ভালো কাজের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে দিল ধরেন কেউ চুরি করে নিল এইরকম কেউ যদি করে তাহলে বা ফির দুনিয়া হয় দুনিয়ার শাস্তি হবে আর দুনিয়ায় শাস্তি না হলে আখেরাতের শাস্তি হবে বলছে রসুল্লাহ দুনিয়ায় যদি তাকে শাস্তি দিয়ে দেওয়া হয় ফাহুয়া কাফারাতুল্লাহু তাহলে তার জন্য সেটা মোচনকারী হয়ে যাবে কাফারাকে কাফারা কেন বলে কাফারা শব্দের একটু ব্যাখ্যা করি সময় মনে হয় এগিয়ে চলে গেছে আল্লাহ এগিয়ে চলে গেছে হওয়া কাফারাতুল্লাহ কাফার কাফারা মানে ঢেকে দেওয়া কাফারা মানে গোপন করা কুফর মানে চিত্র তাক দিয়ে ঢেকে দেওয়া কাফেরকে কাফের কেন বলে কারণ কাফের সত্যকে বাতিল দিয়ে ঢেকে দিয়েছে কাফের সত্যকে বাতিল দিয়ে ঢেকে দিয়েছে যেন কাফেরকে কাফের বলা হয় জি তো এখন কাফারাকে কাফারা কেন বলা কাফারা কাকে বলা হয় যেটা দিয়ে কোনো কিছু কি হয়ে যায় মোচন হয়ে যায় কসম করে কসম ভেঙে দিয়েছেন তো গুণা হয়ে গেছে কসম করে কসম ভেঙে দিয়েছেন সুতরাং গুণা হয়েছে এখন এই কসমের কাপফারা দেওয়ার মাধ্যমে কি হবে এই গুনার কি হয়ে যাবে গুনাটা পাপটা ঢেকে যাবে এই যে ঢাকার অর্থ রয়েছে কোনো ব্যক্তি চুরি করলো আর চুরি করার পরে ফাউকি বা ফুদ্দিরা দুনিয়া তাকে সাজা শাস্তি দিয়ে দেওয়া হলো মানে তার হাত কেটে দেওয়া হলো মানুষকে খুন করলো আর খুনের বদল তাকে খুন করে দেওয়া হইলো তাহলে ফাহুয়া কাফারাতুল্লাহ সেটা তার জন্য কি হয়ে যাবে মোচনকারী হবে মোচনকারী হবে চুরি করেছিল হ্যাঁ হাত কেটে দেওয়া হয়েছে তার গোনা কি হয়ে গেছে মাফ হয়েছে কিন্তু যেই সম্পদটা চুরি করেছিল সেটা যদি থাকে পাওয়া যায় তাহলে তাকে কি করতে হবে ওটা ফিরিয়ে দিতে হবে তার সাথে ওটা মালিককে যার ঘর থেকে চুরি করেছে ফিরিয়ে দিতে হবে খুনের বিষয়টি ওর চাইতে ভিন্ন কিন্তু খুনের বিষয় আরো সিরিয়াস বিষয় খুনের বিষয় যেহেতু কয়েকটা হোক জড়িত যদি কেসাসের বাস্তবায়ন হয় খুন করা হলো তাহলে যেই ব্যক্তিকে খুন করা হয়েছে তার আত্মীয়দের যে হক নষ্ট করেছে ওই ক্ষেত্রে কাপফারা হয়ে গেল যে ওদের হক দিয়ে দেওয়া হয়েছে গলার বদল গলা কেটে দেওয়া হয়েছে মেরেছিল সুতরাং তাকে মেরে দেওয়া হয়েছে খনিকে মেরে দেওয়া হয়েছে সুতরাং মনটা ঠান্ডা হয়ে গেছে আত্মীয় স্বজনদের যাকে খুন করা হয়েছিল জুলুম করে সুতরাং তার এই পাপ তার কাফারা হয়েছে কিন্তু যেই লোকটাকে আরো বেঁচে থাকার বড় আশা নিয়েছিল থাকলে অনেকে বন্দী করত ওকে বাঁচতে দিল না ওর হক কি করে পৌঁছাবে তার কবরে সুতরাং ওটার কাফারা হবে না ওটার জন্য আখেরাতে টেনে হেঁচড়ে আল্লাহ হাজির করে করাবেন ওই লোক টেনে হেঁচড়ে আল্লাহর সামনে হাজির করবে গত কালকে এ বিষয়ে আলোচনা করেছি যারা ছিলেন শুনেছেন জি হ্যাঁ তো <clears throat> সরকারের ক্ষেত্রে সরকার ধরবে তদন্ত করবে এবং এর মাধ্যমে অপরাধী দেশের অপরাধীগুলিকে চিহ্নিত করবে কারণ অপরাধীদের গ্যাং আছে সবগুলিকে চিহ্নিত করতে হবে সরকারের ফরজে সবগুলিকে চেনবে এবং সবগুলিকে দমন করবে জি হ্যাঁ আল্লাহ রবাহ যেন তৌফিক দান করেন বলছেন অমান সেই আর কেউ যদি এরকম কোনো পাপে লিপ্ত হয়ে যায় কিন্তু আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন মানে ধরা খেলো না চোর ধরা পড়লো না হ্যাঁ ব্যবচার করলো ধরা পড়লো না ঢেকে থেকে গেল ফাহুয়া ইল আল্লাহ তাহলে আল্লাহর ইচ্ছাধীন আল্লাহর ইচ্ছাধীন ইনসা আফা আনহু আল্লাহ চাইলে তাকে মাফ করবেন মাফ করবেন বিভিন্ন মাফ তবা করে নিয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন তবা করে নিয়েছে অনেক নেকির কাজ করেছে তখন অল্প গুণা অনেক নেকির কারণে কি হয়ে গেছে মাফ হয়ে গেছে ঠিক ওই রকমই যেমন একশো গ্রাম পেশাব যদি কোথাও পড়ে থাকে পাঁচ লিটার পানি যদি ঢেলে দেন তো আর পেশাব থাকবে ওখানে জি হ্যাঁ পেশাব পাক করার এটাও তো একটা তরিকা নবী সাল মসজিদ নবীতে একটা বেদিন পেশাব করে দিয়েছিল না তো পেশাব তো ওখানে ছিল মাটি খুঁড়ে তো অন্য জায়গাতে ফেলা হয়নি ওই জায়গায় বললেন যে এক বালতি পানি ঢেলে দেয় তার বোঝা গেল পাঁচ দশ লিটার পানি আর পেশাব ছিল ধরেন একশো গ্রাম হয়ে গেল পাক হয়ে গেল ওই রকমই মানব জীবনটা যদি কোনো পাপ থাকে আর পাপের তোলার নেকি অনেক বেশি থাকে তো ওই নেকির কারণে আল্লাহ মাফ করে দিতে পারে জি হ্যাঁ নেকির কারণে হয়তো সাফাতের সে মর্যাদা পেয়ে গেছে সে তার জন্য কেউ সুপারিশ করেছে নবী জি বা অন্য কেউ এটা হইতে পারে ওয়াইন শাহ আকবর আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন বাকি থেকে গেছে দুনিয়ায় শাস্তি হয়নি সুতরাং আল্লাহ তাকে শাস্তি দিতে চাইলে দেবেন এর ওপর আমরা রসুল উল্লাহ সাথে কি করেছিলাম বায়াত করেছিলাম এই হাদিসের সম্পর্ক আগের হাদিসের সাথে হচ্ছে যে এই হাদিসের বর্ণনাকারী ওবাদা ইবিন সামেদ রাজি আল্লাহ আনহু আর তিনি ছিলেন আনসারি শুধু আনসারি আনসারীদের তিনি সর্দার ছিলেন আনসারীদের কি ছিলেন তিনি সর্দার দায়িত্বশীল ছিলেন তো এইভাবে আগের সাথে সম্পর্ক সুতরাং আনসারীদেরকে ভালোবাসা হচ্ছে ইমানের অংশ আনসারীদের সম্পর্কে জানা এলেম হাসিল করা আনসারীদের মর্যাদা উপলব্ধি করা তাদের শ্রদ্ধা সম্মান করা এগুলো হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহ আজমাইন ওজাকুল্লাহ